করেছেন জাহান্নামের রাস্তা থেকে সতর্ক সাবধান করেছেন ওহির মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের মতো মানুষদেরকে হেদায়ত নসিব করেছে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওহি ছাড়া কোন মানুষ হেদায়ত পেতে পারে না আমিয়া রসুলগণ ওহি আসার আগে তারাও কিছু জানতেন না যদিও সৃষ্টিগতভাবে চারিত্রিক ক্ষেত্রে তারা সবচেয়ে ভালো মানুষ হইতেন সমাজের কিন্তু আল্লাহ রবুল আলমিনের হেদায়ত বা রাহনুমাই দিক নির্দেশনা ছাড়া মানুষ যে কোনো স্তরের হোক না কেন সঠিক পথ খুঁজে নিতে পারে না ওহি এমন একটি আল্লাহ রবুল নিয়ামত যেই নিয়ামতের বদৌলতে ইমান এসেছে ইসলাম এসেছে তাহারাত পবিত্রতা এসেছে অন্তরের শরীরের সালাত জাকাত হজ আখলাক চরিত্র গঠন যা কিছুই ও ওহের মাধ্যমেই আমরা তা ঠিক করতে পেরেছি এ ওহির পর্ব আমাদের আলোচনা সহিহুল বখারি থেকে আজকে ছোট ছোট তিনটি হাদিস রয়েছে চার নম্বর হাদিস ইমা বুখারি রহমতুল্লাহ আলাই বর্ণনা করছেন সরাসরি সাহাবি থেকে শুরু করি জাহাবির আবদুল্লাহ আনসারি রাজি আল্লাহ তালু বাপ ছেলে দুজনেই সাহাবি ছিলেন রদি আল্লাহ আনহোমা বলা উচিত রদি আল্লাহ আনহোমা জাবেরের পিতা আবদুল্লাহ ওহদে শহীদ হয়েছিলেন রদি আল্লাহ কালা তিনি বলছেন এই জাবের এর আগে কিন্তু একদিন বলেছি যে এই বিরতির সময়টা কতটুকু ছিল কিছু মনে আছে হুম কেউ বলেছেন হ্যাঁ, হ্যাঁ? ছয় মাস হ্যাঁ কেউ বলেছেন হ্যাঁ একজন একজন করে চল্লিশ দিন মাসাল্লাহ মনে আছে অল্প সময় যেটা চল্লিশ দিন এইটারই সম্ভাবনা বেশি যদিও কেউ বলেছেন যে দু আড়াই বছর আড়াই বছর যেরকম বলেছেন তো বিভিন্ন মত থাকলেও অল্প সময় বিরতি থাকার কথা জি হ্যাঁ তো এটাকে বলা হয় ফাতরা ওয়াহি ফাতরা মানে কোনো কিছুর গ্যাপ শূন্যতা বা কোনো কিছু থেমে যাওয়া জি এই জন্য মানুষ কর্ম করতে করতে যখন ক্লান্ত হয়ে থেমে যায় এটা বলে ফতুর বলা হয় হ্যাঁ ফাতরাতুল ফতুর তা দিয়ে আর ফতুর ত দিয়ে যদি হয় তোর মানে হয় নাস্তা জি হ্যাঁ ইফতার তো ফতরাতুল ওহি সম্পর্কে মানে ওহির বিরতি সম্পর্কে বর্ণনা করছিলেন তার হাদিসে বলেন জাবেদ শুনেছেন বেনা নামসি এক সময় আমি মক্কার কোন এক স্থানে হাঁটছিলাম রাস্তায় চলছিলেন ইসামে তো সৌতামিনা সামাহ হঠাৎ করে আকাশ থেকে একটি আওয়াজ শুনলাম ফারাফাত রাশি তখন আমি মাথাটা ওপরে উঠিয়ে দেখলাম স্বাভাবিক ওপর থেকে আওয়াজ আওয়াজ শুনলে মানুষ তাকাবে ওইদিকে যে কি কি হচ্ছে বা কি আওয়াজ আসছে আমরা এমনি প্লেনের আওয়াজ শুনলে কি করি হ্যাঁ তাকিয়ে দেখি যতই বড় মানুষ একটু তাকিয়ে দেখি বিশেষ করে যদি বেশি জোরে আওয়াজ হয় তা আরো তাকিয়ে দেখি যার কাছে চলে এসছে মনে হয় তাই না <clears throat> ফাইজাল মালাক হঠাৎ করে দেখি সেই ফেরিস্তা মালাক এক বচন মালায়িকা হচ্ছে বহু বচন মালাক আরবিতে মালাক ফেরিস্তা শব্দটি ফার্সি শব্দ উর্দু শব্দ বাংলাতে মালাক বললে কেউ বুঝবে না কিন্তু আসলে যেমন সলাদ বলা উচিত নামাজ না বলে শ্যাম বলা উচিত বা সম বলা উচিত রোজা না বলে হ্যাঁ তারপর সলাদ আলা নবী বলা উচিত দুরুদ না বলে ঠিক ওই রকমই মালাক ফেরিস্তাকে বলা উচিত ফেরিস্তা না বলে কারণ এগুলি হচ্ছে ইসলামী পরিভাষা ইসলামী পরিভাষাগুলি ইসলামে টার্মে রাখাটাই ভালো কিন্তু একেবারে যেন অপরিচিত শব্দ হ্যাঁ মালাক যদি বলা হয় একবার অপরিচিত শব্দ ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা একজন তো দূরের কথা মানে শতকরা হাজারে হ্যাঁ, দুইজন বা একজন হয়তো বুঝবে কিনা আল্লাহ কারণ দিন শিখি না আমরা আসলে দিন শিখা খুব জরুরি সেই মালাক বোঝানোর জন্য ফেরিস্তা বলছি জানি বেহেরা যে আমার কাছে এসেছিল কোথায় হেরা পাহাড়ের গুহায় বা হেরা পর্বতে তাকে দেখছি মাঝখানে বেশ কিছুদিন বিরতি নেই একবার আসার পরে তারপরে হঠাৎ করে দেখি যে সেই ফেরেস্তা সেই মালাক এসে গেছেন কি অবস্থায় জালেসুন আলা কুরসি বাইনা সামাইওয়াল আর্দে আকাশ এবং জমিনের মাঝখানে একটা চেয়ারে বসে আছেন কুরসি মানে চেয়ার চেয়ারে বসে আছেন রোয়েব তো আমি তাতে আতঙ্কিত হইলাম রব মানে হচ্ছে চরম ভয় পেয়ে যাওয়া আমি তাতে ভয়ে ভীত হয়ে গেলাম ভয় স্বাভাবিক যদি অসাধারণ রূপে দেখেন জি হ্যাঁ তাহলে আপনি বরদাস্ত করতে পারবেন না মালাইকা আপন চেহারায় দেখা তো দূরের কথা আপন রূপে দেখা তার কথা একটা জিনকেও যদি দেখেন আর মানুষের রূপেও দেখেন কিন্তু অসাধারণ লাগে মানুষের মতো লাগে না তো আপনার প্রাণ উড়ে যাবে তাই না ফেরেস্তা তো দূরের কথা মানুষ এত দুর্বল আছে মানুষ নিজেকে অনেক বিচক্ষণ আর খুব সাহসী মনে করেন কিন্তু অখলে কাল ইনসান ও দায়ীফ আল্লাহ কোরআনে ঘোষণা করছে মানুষকে খুব দুর্বল করে সৃষ্টি করা হয়েছে যতই বড় মানুষ হোক অসহায় এমন এমন মুহূর্ত মানুষের জীবনে চলে আসে যখন মনে উফ আমার মতো দুর্বল পৃথিবীতে কেউ নেই আমার মতো অসহায় কেউ নেই একটা মারাত্মক অসহ হইলে এমন হয়ে গেছে আর নার্ভাস আমার মতো কমজোর অসহায় আর পৃথিবীতে কেউ নেই এমন জায়গায় ফেঁসে গেছে কি হ্যাঁ এমন জায়গায় ফেঁসে আগুনে ফেঁসে গেছে নয় পানিতে ডুবছে হ্যাঁ কোনো একটা দুর্ঘটনা হচ্ছে মরণ চোখের সামনে দেখছে মুহূর্তের মধ্যে যে কোনো এরকম অসাধারণ অবস্থানে দুশ্মনের কবলে ফেঁসে গেছে এক্ষুনি যান শেষ হয়ে যাবে সোহান আমার মতো দুর্বল অসহায় কেউ নেই সর্বশক্তিমান একমাত্র আল্লাহ বলে আলম আল্লাহ আকবর যিনি বিপদ আপদে সবসময় বান্দার সাথে রয়েছেন তাকেই ডাকতে হয় কিন্তু এক শ্রেণীর এত অধম অসহায় যে তার চাইতে অসহায় অধমকে ডাকে মৃতকে ডাকে নিজে জীবিত থেকে কাকে ডাকে মৃতকে ডাকে ইয়া গোস জিলানি মৃত চিস্তি মৃত শাহজালাল মৃত এরা খবরে চলে গেছে এদের যে কি অবস্থা তারা নিজের অবস্থা নিয়ে আছেন আশা করি ভালো অবস্থা কিন্তু আপনাকে কি দিতে পারে কেউ যদি জান্নাতি হয় তার মানে সে দিতে পারে নাকি জীবিত অবস্থায় দিতে পারে না মৃত অবস্থায় দিতে পারবে না কোরআন এগুলোকে অস্বীকার করেছে ওর চাইতে অধম কেউ নাই অমান আদল্য ওর চাইতে অধম অসহায় কেউ না মেম্মাইয়াদো মেন্দুনিল্লা যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে আহ্বান করে আল্লাহকে ডাকতে শিখেন আল্লাহকে ডাকতে শিখেন ভয় পেয়ে গিয়ে ফিরে আসলেন বলছেন ফারাজা তো ফিরে আসলেন রসুল্লাহ সাল্লাহ আলি ফিরে আসছেন ভয় ভীত মানুষ ভয় পেলে ঠান্ডা লাগে বেশি কাঁপতে লাগে থরথর করে কাঁপতে লাগে ঘামও ছুটে আবার ভিতরে কম্পনও থাকে হাত পা ধরে রাখতে পারছেন না দাঁড়াইতে পারছেন না আপনি এই অবস্থা হয়ে যায় অচল হয়ে যায় লাঠি হাতে থাকলে অজান্তে লাঠি পড়ে যাবে অস্ত্র হাতে আছে কিন্তু যদি আপনি বেশি ভয় পেয়ে যান হাত থেকে ছুটে পড়ে যাবে দৌড়তে পারবেন না মারতে পারবেন না জি তো এসে পরিবারকে বললেন খাদিজা রাজি আল্লাহকে যদি এখানে স্পষ্ট নেই জাম্মেলোনি জাম্মেলোনি আমাকে কম্বল পরিয়ে দাও কম্বল পরিয়ে দাও কম্বল জড়িয়ে দাও বা চাদর জড়িয়ে দাও দেশার অন্য রেবায়ত রয়েছে দা সেরুনি দা সেরুনি আমাকে চাদর জড়িয়ে দাও চাদর জড়িয়ে দাও চাদর দিয়ে জড়িয়ে দাও বা কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও এই জম্মেলুনি থেকে সুরাতুল মুজাম্মেল ইয়া মুজাম্মেল শব্দ এসছে ইয়া মুজাম্মেল আর দাসেরুনি থেকে সুরাতুল মুদাসের ইয়া মুদাসের কুমফা আনুদের দ্বিতীয় পর্বে যে আয়াতগুলি নাজেল হয় হ্যাঁ, সেটা প্রমাণ করে যে শব্দটি ছিল দাসেরুনি দাসেরুনি হ্যাঁ যদিও রসুল্লাহ হয়তো এই শব্দও বলেছেন আবার একাধিক শব্দ দুটোই বলতে পারেন জি হ্যাঁ অনেক সময় বর্ণনাকারী ঠিক ওই শব্দটি হয়তো উল্লেখ করে রেওয়ায়ত বিল মানা করেছে হাদিসের একটি বুঝার বিষয় হচ্ছে রেওয়ায়ত বিল মানা রসুল্লাহাম যেই শব্দটি বলেছেন হুবহু ওই শব্দটি বর্ণনা করে থাকে কখনো কখনো বর্ণনাকারী কখনো কখনো ভাবটা মনে আছে বিষয়বস্তুটা টপিকসটা মনে আছে যে এইভাবে রসুল্লাহ বলেছেন কিন্তু শব্দটা কি বলেছেন মনে নেই হয়তো তখন এই ক্ষেত্রে মহাদিসিনকে রাম বৈধ করেছেন যে অর্থ যদি পাল্টিয়ে না যায় তাহলে রেওয়ায়ত বিল মানা অর্থটা প্রকাশ করতে পারেন যেমন সেরুনি বলেছেন জামিলুনি বলেছেন দুটি শব্দ কাছাকাছি চাদর চাদর জড়িয়ে দেওয়া এমন কাপড় মোটা কাপড় জড়িয়ে দেওয়া যেটাতে মানুষের শীত চলে যায় মহান আল্লাহ তখন এই আয়াত নাজেল করলেন যেই সময় থর করে কাঁপছিলেন আর কি রসুল্লাহ সাল্লাহ বলছেন আমাকে চাদর জড়িয়ে দাও ইয়া মুদাসের কোম ফানদের ও রব্বা কাফা কাব্যের অসিয়া বা কাফা তাহির ওয়ারুজা ফাহাজুর এই আয়াতগুলি নাজিল হলো এক থেকে নিয়ে পাঁচ এখানেও এক থেকে নিয়ে পাঁচ ছিল এক থেকে পাঁচ চাদর পরিধানকারী মুদাসের কম জি ভয়ে কাঁপলেও হবে না আর কম্বল জড়িয়ে চাদর জড়িয়ে শুয়ে থাকলেও হবে না জি কম দাঁড়া উঠো এখন সতর্ক করো প্রথমবারে কিন্তু আনজের বলা হয়নি সতর্ক করো মানুষকে শিখাও মানুষকে জানাও সাবধান করো কিছুই বলা হয়নি বলে যে একরা নিজে পড়ো প্রথম যেটা শিখেছিল সেটা হচ্ছে নিজে পড়ো কলম দিয়ে আল্লাহ শিখিয়েছেন এলেম হ্যাঁ এসব শিখিয়েছেন তাহলে বোঝা গেল যে মানুষকে শিখাবার আগে নিজে কি করতে হবে শিখতে হবে প্রথম আল্লাহ একরা পড়তে বলেছেন বারবার করে শিখতে বলেছেন এলেম হাসিল করতে বলেছেন আর দ্বিতীয় পর্ব ওহির হচ্ছে কোম ফানজের এখন দাওয়া এবং তবলিগ করতে বলেছেন তাহলে এলএম ছাড়া সারা জীবন পাপ টাপ করে এলেন আর এলাকার একেবারে অশিক্ষিত মানুষ আর শিক্ষিত হইল জেনারেল শিক্ষিত মানুষ ইসলামের কোনো জ্ঞান নেই ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা জেনারেল লাইনের প্রফেসর অথবা একজন পয়সাওয়ালা পুঁজিপতি সারা জীবন পাপ টাপ করে সুদ ঘুষ খেয়ে আর রিটায়ার হয়ে তারপরে এখন এত গোনার কাফারা কোথায় খুঁজতে খুঁজতে দেখলো যে সবচেয়ে বড় অঙ্ক এই চিল্লাওয়ালারা বলছে তখন সে চিল্লাই বেরিয়ে গেল কোথায় গেছে তবলিগে তবলিগ মানে পৌঁছাইতে কি পৌঁছাইতে গেছে পকেটে যদি টাকা না থাকে আর বলেন আমি খুব দান খেরাত করতে এসছি আপনার কি বলবে লোকে যে হয় সে কি করছে উপহাস ঠাট্টা উপহাস করছে আর না হলে সে পাগল হয়ে গেছে ঠিক তেমনি যার কাছে এলেম নাই কোরআন আর সে ডাক্তার ইঞ্জিনিয়ার আর চাকরিজীবী আর অফিসার হয়ে রিটায়ার করে অমুক তমুক আর তারপরে চিল্লাতে যদি বেরোয় তাহলে সে হচ্ছে হয় পাগল আর না হলে সে জাতির সাথে সে উপহাস করছে কি শিখাবে তুমি তোর কাছে এলেম নাই এটা তবলিগ নয় তবলিগ মানে পৌঁছানো শিখেন ভালো করে তবলিগের প্রথম শর্ত হচ্ছে দাওয়ার প্রথম শর্ত হচ্ছে যে এলিম থাকতে হবে এখানে এসে বসলে এলেম লাগবে এই নয় যে আমি খুব বাংলা জানি আর বাকপটু আমার চাইতে অনেক ভালো বাংলা বলতে পারেন আর সুর ধরে আপনি কথা বলতে পারেন আর দিলেন সুর সার শুরু করে জাহেল কিছুই জানেন না আপনার দ্বারা কি শিখবে ওম্মাদ এ হচ্ছে আমাদের দেশের ওয়াইজ বক্তাদের অবস্থা অধিকাংশ কোরআন সোনার এলেম নেই আকিদা মানহাজের এলেম নেই তহিদ তো জানে না শিল্পীদা তো বুঝে না মানুষকে যা ইচ্ছা তাই বলছে আর মানুষও কিছু বুঝে না বাস ভালো লাগছে সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ করছে কথা ঠিক না বেঠিক সব ঠিক বক্তা যা বলছে সব ঠিক তাই না বক্তা যেহেতু হুজুর বলছে ঠিক তো আমরা বেঠিক বলতে পারবো সুতরাং জানি আর না জানি বলেন হ্যাঁ কন্যা কেন ঠিক সব ঠিক আরে পাগল সব ভক্ত পাগল জাতীয় পাগল দ্বিতীয় পর্বে কি শিখানো হইল এখন তবলিক কর আনজের মানে বাল্লিক সতর্ক সাবধান করো মানে জাহান নামের রাস্তা থেকে সতর্ক সাবধান করো শির্ক ভরি থেকে সতর্ক সাবধান করো পাপাচার থেকে সতর্ক সাবধান করো মানুষ অন্যায়ের ক্ষেত্রে সাবধান করে এনজার মানে সাবধান করা আর ভালো কাজের ক্ষেত্রে কি করে হ্যাঁ কি করে উৎসাহিত করে সুসংবাদ দেয় আকৃষ্ট করে যেটাকে বুসরা বা শের বলা হয়েছে এই জন্য নবী সাল্লামের নাম হচ্ছে বশির আর নজির পাশাপাশি আছে কোরআন কারিমে কি আছে বশির মানে সুসংবাদ দাতা সুসংবাদ জান্নাতের সুসংবাদ আসো জান্নাতের রাস্তায় ভালো কাজ করো জান্নাত এটা হচ্ছে বশির বশিরের কাজ নাজিরের কাজও সাবধান জাহান নামের কাজ থেকে জাহান নামের রাস্তা থেকে পাপাচার থেকে শির থেকে কুমরি থেকে নাস্তিকতা থেকে কবর মাজার পূজা থেকে দর্গা দুর্গা থেকে সাবধান বিরাট থেকে সাবধান এই যে এনজার এইরকমই কোরআনে কেরিমে বলা হয়েছে নবীকে যেমন বাসির বাসিরা ওয়া নাজিরা বলা হয়েছে তেমনি বলা হয়েছে মুবাসিরাম ওয়া নাজিরা আর মুনজির বলা হয়েছে ইন্নামা আনতা মুনজির হে নবী তুমি সতর্ক সাবধানকারী ছাড়া আর কিছু না ওয়ালিকুল্লি কৌমিন হাত মুনজির বলা হয়েছে মুবাসিরাম ওয়া নাজিরা দাইয়ান এলাল্লাহ দাইয়ান এলাল্লাহ আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা বলা হয়েছে এবং মুবাসির সুসংবাদ কিসের ভালো কাজ করলে সুসংবাদ রয়েছে সতর্ক সাবধান কি থেকে মন্দ কথা কাজে লিপ্ত থাকলে সাবধান হয়ে যাবে এখন সতর্ক করছি আম্বিয়া রসুলগণের এই দুটো হ্যাঁ গুণবাচক নাম ছিল সবার তারা সতর্ক সাবধান করেছেন ভুল পথ থেকে আর সুসংবাদ দিয়েছেন ভালো কথা কাজের ক্ষেত্রে যে ভালো কথা কাজকে গ্রহণ করো এবং সে অনুযায়ী জীবন গড়ো তাহলে তোমাদের জন্য ইহকাল পরকাল কি রয়েছে সুসংবাদ রয়েছে এই আয়াতগুলি নাজেল ওহি ও তারপরে ওহি সরগরম হয়ে গেল ওহি কি হয়ে গেল সক্রিয় হয়ে গেল হামিয়া মানে হচ্ছে উত্তপ্ত হয়ে যান তো ওহি তো উত্তপ্ত হওয়ার বিষয় না উত্তপ্ত কি হয় ঠান্ডা জিনিসকে গরম করলে হ্যাঁ উত্তপ্ত হয় আগুন দিয়ে তাই না তো এটা গরম হয়ে যাওয়া মানে যেটাকে বলি এই লোকটি খুব সরগরম যদিও শব্দটি উর্দু কিন্তু আমরা অনেকে ব্যবহার করি মানে একটিভ এখন জি সক্রিয় জি হ্যাঁ সক্রিয় ওহি কি কন্টিনিউ এখন চালু হয়ে গেল আর ওহির বিরতি নেই সকাল সন্ধ্যা দিনে কয়েকবার করে ওহি আসতে আছে কয়েকবার করে জিব্রাইল আসতে আছে কোনোদিন কয়েকবার করে মানে প্রতি সপ্তাহে হয়তো আসতেই আছে কখনো কম কখনো বেশি কিন্তু আসতে আছে আর ওহি থামেনি ওয়াতা ওরা এবং পরস্পর আসতেই থাকলো অন্য রেবায় তারা তারা একই অর্থ তাওয়াতর মানে লাগাতার আসা বিনা বিরামহীন ওহি আসতে থাকা এ হচ্ছে তাতাব বা তাওয়াতরের অর্থ এই ছিল হাদিস এই হাদিস দ্বারা কি বোঝা গেল যে রসুল্লাহ সাল্লাহ ইসলাম জিবর আলী ইসলামকে জি আপন আকারে দেখেছেন আপন আকারে জিব্রাহ ইসলামকে সাল্লামকে রসুল্লাহ কয়বার দেখেছেন জানেন হ্যাঁ তিনবার কে তিনবার বল দুইবার দুইবার বললেন না তিনবার দুইবার তিনবার বললে জানবো যে তৃতীয়বার কি কারণ আমার দুইবারই জানা আছে একবার কোথায় দেখেছেন এই ঘটনা এটা একটা এটা জি এই তো হাদিসে আসলে এইটা হাদিস ওর দলিল আর আর একবার দেখেছেন হ্যাঁ জি মেয়েরাজে দেখেছেন মেয়েরাজে রাহু ওখরা সুরান আল্লাহ বলছেন নিশ্চয়ই রসুল্লাহ সাল্লাম রাহু তাকে দেখেছেন মানে আল্লাহকে নয় রাহু তাকে দেখেছেন মানে জিবরিল এটা হচ্ছে শহীদ আফসিস জিবরাইল দেখেছেন ওখরা মানে আরেকবার ওখরা দ্বিতীয়বার তাহলে কোরআন স্পষ্ট করছে যে দ্বিতীয়বার দেখেছেন কোথায় জি এন্দা মুনতাহা সিদরাতুল মুনতাহা যে কুল গাছ বড়ই গাছ আছে সেখানে জি হ্যাঁ জান্নাতুল মাওয়া যেখানে জান্নাতুল মাওয়া রয়েছে বোঝা জান্নাত আকাশে রয়েছে জি ছিল এতে অন্য রেওয়ায়তে রয়েছে যে আমার হ্যাঁ অন্তরটা কাঁপছিল অন্তরটা কাঁপছিল তো এই এই ক্ষেত্রে শব্দ একটা শব্দ রয়েছে ফোয়াদ ফোয়াদ মানে হচ্ছে অন্তর আফ এদা বহুবচন সুরায় হোমাজাতে রয়েছে তত্তালেও আলাল আফ এদা আর আর একটা রয়েছে বাওয়াদের বাওয়াদের মানে হচ্ছে হৃদয় আমার হৃদয় তত্তর করে কাঁপছিল এই ছিল হাদিস পাঁচ নম্বর হাদিস আমরা আসি যে হাদিস বর্ণনা করছেন প্রখ্যাত তাবেই আর সেই যুগের এমাম বড় আলেম সঈদ জুবাই রহমতুল্লাহ আলী যাকে সেই যুগের বড় জালেম গভর্নর বাসরার হাজ বিন ইউসুফ খুন করেছিল বহু মানুষকে খুন করেছিল তার মধ্যে বড় বড় আলেম আইম্মাদেরকে তাবেইনদেরকে সাহাবিদেরকে ছাড়েনি সুফান আল্লাহ জালেম যে জালেম সম্পর্কে রসুল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন যে সাকিফ বংশে তাইফের একটা বড় বংশ ছিল সাকিফ যারা হনায়নের যুদ্ধে রসুর রসুল্লাহ বিরুদ্ধে লড়াই করেছিল ওই বংশ থেকে এই সাকিফ গোত্র যেটা এই বংশ থেকে হাজ বিন ইউসুফ সাকাফি বড় জালেম কুখ্যাত ইসলামের ইতিহাসে ওর মতো জালেম পয়দা হয়নি হয়নি চোদ্দশো বছরে এত বড় জালেম পয়দা আর হয়তো হবে কোনো সন্দেহ আছে তবে গায়েব জানা নেই এই জন্য এটা নিশ্চিত বলা যাবে না <coughs> আল্লাহ হেফাজত করে জালেমদের থেকে <coughs> মজার কথা জানার কথা যেটা যে বহু লোককে এক লাখ বিশ হাজারের কথা এসছে এক লাখ বিশ হাজার মানুষকে ধরে ধরে মেরেছিল মানে যুদ্ধের ময়দানে নয় যে পালাচ্ছে আর মারছে ওগুলো হিসাব নাই ধরে ধরে বেঁধে বেঁধে যাদেরকে মেরেছিল তাদের সংখ্যা ছিল এক লক্ষ বিশ হাজার কত বড় কুখ্যাত খুনি ছিল সর্বশেষ যেই ব্যক্তিকে খুন করে তিনি হচ্ছেন এই প্রখ্যাত তাবি সঈদিন জবের রহমতুল্লাহ আলী এমাম বড় তাকে হক কথা বলার জন্য তারপরে তিনি একটি বদ্ধ করেছিলেন আল্লাহ আমার পরে যেন কাউকে খুন না করতে পারে এই জালেম আমার পরে কাউকে খুন করার শক্তি সামর্থ্য তাকে দিও না এই দোয়া করেছিলেন তারপরে মাত্র কয়েকদিনের মধ্যেই মারাত্মক রোগে আক্রান্ত হয় আর রাত দিন চিৎকার করতে থাকে ছটফট করতে থাকে আর তারপরে এই জালেম ধ্বংস হয় যদিও সে কাফের ছিল না সঠিক মতে কাফের ছিল না বড় বড় খুন করলেও কাফের হয় না আবেগে শুধু কাফের ফতুয়াটা আমাদের দেশে আছে মতের মিল না হলে দেন কাফের বলে তাই না একতলা তাহলে ও কাফের আরো কেউ তো কত কিন হ্যাঁ? ইসলামের শত্রু বানিয়ে ছাড়লেন তাকে না এইসব ভাষাগুলি যারা বলছে তাদের দুনিয়া আখেরাত খারাপ করছে নিজেরাই কাফের হয়ে যাবে হ্যাঁ নিজেরাই আখেরাতকে ধ্বংস করবে এবং তাদের নেকিগুলো যাদেরকে কাফের ফতুয়া লাগাবে আর তাদেরকে ইসলামে দুশ্মনের ফতুয়া লাগাবে যেমন সহি আকিদার আলেমদের ক্ষেত্রে লাগাচ্ছে মনে রাখতে হবে যে এরা কিন্তু ওই নেকিগুলি নিয়ে যাবে আপনার সাথে মতের মিল নেই সে কুফরির ফতুয়া লেবেল লাগাচ্ছে নেকিগুলি সব নিয়ে যাবে লাভ করে দিচ্ছেন ক্ষতি করেন না যেমন কেরামদেরকে শিয়ারা গাল দিয়ে সাহাবাই ক্ষতি করতে পারেন লাভ করে দিচ্ছে কেমন পর্যটন নেকি রাস্তা খোলা আছে ওই রকমই কোরআন সোনার আলেমদেরকে যারা গাল দিচ্ছে আমাদের কিন্তু লাভ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ এই জন্য এইটা যখন মগজে থাকবে তখন ওই আলেম সেই আকিদার আলেম যাকেই গাল দিক না কেন আর তার রাগ করার কথা না সে যাকে নাই কি হোক অথবা অন্য কোনো সেই আকিদার আলেমরাই হোক কেউ রাগ করবে না যদি এই আল্লাহটি বা এই পয়েন্টটি মনে থাকে যে আমার নাকি বাড়ছে যেমন সাহাবিদের নাকি বাড়ছে যত রাফিজি সে গাল দিচ্ছে তত সাহাবিদের নাকি ঘাটতি আছে কারণ আল্লাহ ওদের নাকি রাস্তাটা খোলা রাখতে চেয়েছে মানুষ মারা যাওয়ার পর নাকি রাস্তা বন্ধ হয়ে গেছে একটা সাদকার রাস্তা সাদকা যদি কেউ না করে তো গাল দিচ্ছে ওটাও সাদকা হচ্ছে নাকি বাড়তি আছে এজন্য এতে কষ্ট পাওয়ার কোনো হ্যাঁ প্রয়োজনই নেই কষ্ট পাওয়ার কথাই না আসলে জি অনেকে আপনারা আবেগে কষ্ট পাচ্ছেন সুই আকিদার ভাইরা না না কোনো কষ্ট নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাভ করে দিচ্ছে সর্বনাশ তাদের হচ্ছে সাইদ বিনে জুবাইর এর দোয়া কবুল হয়েছিল হ্যাঁ চিৎকার করে করে জি আর বলতো কি জানেন যে এই যে সাইদ বিন জুবাইর দেয়ালে আল্লাহ আকবর হ্যাঁ, মরণ শয্যায় শুয়ে আছে আর ওই দেখাচ্ছি কি যে দেখতে পাচ্ছে আল্লাহ তাকে দেখাচ্ছে আল্লাহর গজব ফেরিস্তা এই সাইদ বিন জুবাইর আমাকে খেতে আসছে আমাকে খেতে আসছে এই চিৎকার করতে করতে মারা গেছে জি হ্যাঁ মাঝে মাঝে আমার ইচ্ছা হয় এর জীবনে আমার কাছে নোট করা আছে আলোচনা করা যাতে বুঝতে পারেন আর জালেমরা এরকম জুলুম না করেন কারণ পরিণাম খুব খারাপ জালেমের পরিণাম খুব খারাপ যেই রকমের জুলুম করেন না কেন যেই রকমের জুলুম কে ধর্ষণের জুলুম করুক আর আপনার কি বলছে খুনের জুলুম করুক যেমন আজকাল জুলুম হচ্ছে হ্যাঁ গণপিটুনির হ্যাঁ জুলুম এই যে জালেমরা করছে গোটা গ্রাম গোটা এলাকাবাসী যতগুলি লোক শরিক হয়েছে গণপিটুনিতে সবগুলি আল্লাহর গজব আল্লাহ লানত পড়তেই আছে আল্লাহ লানত পড়তে আছে যে চলে গেল সে তো শহীদ হয়ে গেল ইনশাআল্লাহ সে যদি মমিন মুসলিম হয় তাহলে কিন্তু যারা খুন করেছে তাদের আল্লাহর গজব হইতেই আছে আল্লাহর গজব হইতে আছে আরো যে কত গজব বাকি আছে দুনিয়াতে বেঁচে থাকলে তার প্রতীক্ষায় থাকুক যদি তবা করে না ফিরে আসে তারা কথা লম্বা না করে হাদিসগুলো শেষ করি তিনি বর্ণনা করেছেন ইবিন আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহমার ছাত্র প্রখ্যাত সাহাবি মোফাসের সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় যাকে মোফাসের বলা হয় আবদুল্লাহ বিন আব্বাস তার ছাত্র ছিল সাইদিন রহমতুল্লাহ আলী তালা মহান আল্লাহর বাণীর তফসিরে বলছেন সুরাতুল আয়াত নম্বর ষোলো এই করেছেন সম্বোধন করে প্রথম দিকে যখন ওহি নাজেল হইতো নবী সাল্লাম ভাবতেন যে সাথে সাথে যদি মুখস্থ না করি তো যদি ভুলে যাই যদি একটা শব্দ বা একটা লাইন ছুটে যায় হ্যাঁ তাহলে তো মুশকিল গুণাগার হয়ে যাব এই জন্য জিবুল আলী ইসলাম যেমনই আবৃত্তি করতে লাগতেন তেলাওয়াত করতে লাগতেন সাথে সাথে তেলাওয়াত করতে লাগতেন ঠোঁট নড়াইতে লাগতেন আর জিব্বা নড়াইতে লাগতেন মানুষ যখন কথা বলে তখন জিব্বাও নড়ে আর ঠোঁটও নড়ে দুটি নড়ে এই করতেন আল্লাহ বলছে লাহারিক বেহেলি কোরআন তেলাওয়াত করতে গিয়ে বা মুখস্থ করতে গিয়ে তুমি তোমার জবানকে হিলায়ও না নড়ায় না লে তাজালা বেহি তাড়াহুড়া করার উদ্দেশ্যে তাড়াহুড়া করে মুখস্থ করার উদ্দেশ্যে কাকে বলছেন আল্লাহ নবী করিম সাল্লাহ বলছেন তারপরের অংশটুকু শোনেন আল্লাহ নিশ্চয়তা দান করছেন কি বলছেন ইন্না আলাইনা জামাহু ওয়া কোরআনা সোম্মা ইন্না আলাইনা বেআনা আল্লাহ বলছেন নিশ্চয় আমার দায়িত্ব হচ্ছে জাম আহু কোরআনকে একত্রিত করা কোরআনকে কি করা সবগুলিকে একত্রিত করা মানে একটিও ছুটে যাবে না একটা শব্দও ছুটে যাবে না জমা করা একত্রিত করা সংকলন করা আমার কাজ আল্লাহ দায়িত্ব নিয়েছেন আলেই না জামা ওয়া কোরআন এমনকি পড়িয়ে দেওয়া আর কেরাত মুখস্থ করা আর শুদ্ধ পড়া করা আর বহু হাফেজের সিনাতে তার হেফাজত করা সেটাও আমার দায়িত্ব শুধু শব্দের হেফাজত না তার অর্থের হেফাজত করা যাতে অপব্যাখ্যাকারী বেদাতপন্থীরা ভুল ব্যাখ্যা করে মানুষকে গোমরা না করতে পারে কোরআন দিয়ে সেটাও এর অন্তর্ভুক্ত হ্যাঁ সেটাও আল্লাহর দায়িত্ব এই যুগে যুগে কোরআন সন্ন্যার আলেম পয়দা হতেই থাকবে দায়ী এলাল্লাহ পয়দা হতেই থাকবে মজাদ্দের সংস্কার প্রত্যেক শতাব্দীতে হতেই থাকবে যেমন রসুল্লাহাম সাহিব হাদিস আছে এসব ধর্মের নামে কুসংস্কার থাকবে সেগুলিকে মানুষের সামনে তুলে ধরবে যে দেখো এগুলো ভেজাল কিন্তু এগুলো ভেজাল যেমন ভেজাল খাদ্যকে চিহ্নিত করাই ভেজাল ধর্ম ভেজাল যুক্ত ধর্ম এটা ইসলাম নয় আহু আকুর আনা দুটো কথা বললেন জমা এবং পড়া হ্যাঁ কেরাতের মধ্যে হেফজু আছে সোম্মাইন্না আলাইনা বায়ানা কেউ ভাবতে পারে যে আচ্ছা কোরআন তো বুঝা ওইটা আমাদের দায়িত্ব আল্লাহ ছেড়ে দিয়েছেন না বলছেন সোম্মাইন্না আলাইনা বায়ানা আল্লাহ বলছেন যেটার বয়ান করা সেটার বিশ্লেষণ করা সেটার তাফসির করা সেটা আমার দায়িত্ব <clears throat> সেটা হচ্ছে আমার দায়িত্ব অর্থাৎ এমন কোনো আয়াত নেই যে আয়াতের তফসি রসুল্লাহ সাল্লাম কথার দ্বারা বা কাজের দ্বারা করেননি দ্বিতীয় ওহি হচ্ছে হাদিস ওহি কিন্তু দুই রকম ওহি হচ্ছে দুই রকম এক ওহি হচ্ছে কি কোরআনুল করিম শব্দ অর্থ দুটো আল্লাহর পক্ষ থেকে আর এক ওহি ওহি মতলু ছাড়া এটা ওহি মতলু বলা হয় যেটা তেলাওয়াতকৃত দ্বিতীয় ওহি হচ্ছে গায়ের মতলু মানে হাদিস হাদিস দিয়ে আয়াতের ব্যাখ্যা করা হয়েছে সেটা বাচনিক হাদিস হোক নবী কথা অথবা কাজের দ্বারা হোক প্র্যাকটিক্যাল করে এই আয়াতের তফসির করতে গিয়ে বলছেন ইবিন আব্বাস আল্লাহ তালা কানা রসুল্লাহ সিদ্দা রসুল্লাহ সাল্লাম কোরআন অবতরণের সময় কষ্ট পেতেন কোরআন যখন অবতীর্ণ হইতো তখন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কি হইতো কষ্ট হইত কোরআন বহন করা অত সহজ নয় আপনার যত সহজ মনে করছেন কোরআন হাফেজ হয়ে গেলে অহংকারের শেষ নেই কোরআনের কারি হয়ে গেলে আরে দেশের বিখ্যাত কারি এক নম্বর কারি অনেক কিছু না না না না না এর বহনের অনেক দায়িত্ব আছে জি আর যে বোঝা কোরআন যে একটা বোঝা বিভিন্ন দিক থেকে নাজেল হওয়ার সময় থেকে শুরু করে সেটা তিলাওয়াত সেটা মুখস্থ করা সেটা শুদ্ধ পড়া সেটার অর্থ বোঝা এবং সেটার প্রতি আমল করা সেটার সহি দাওয়াত দেওয়া এতগুলি বোঝাবো আরো কিছু এত সহজ নয় করান এই জন্য কোরআন করিমকে আল্লাহ আতুল মুজাম্মেল বলেছে হ্যাঁ, কি বলেছে ইন্না ইন্না হ্যাঁ কৌলান আর আয়াতটি পড়েন হাফিজরা ইন্না নাহানুজ্জাল্লাহ কোরআন আর এক হ্যাঁ ইন্নাসানুলকি আলাইকা কাউলান সাকিলা হাফিজরাকে কোরআন পড়তে বলি তো পরের দিকটা পড়তে পারবে হ্যাঁ যেটা ভাটিতে কিন্তু যেটা উজানে আছে সেটা পড়তে পারে না সমস্যা এটা বুঝেন না যেমন আপনার নদীর ভাটা তো বুঝেন না যেদিকে স্রোত যাচ্ছে ওই দিকে সাঁতার দেওয়া তো খুব সহজ কিন্তু উজানের দিকে সাঁতার দিয়ে যাওয়া খুব কঠিন ঠিক তেমনি হয়তো আমার যে অংশটুকু মুখস্থ এখন চলে আসছে হঠাৎ করে সেটা হচ্ছে এই দিকটা আগের দিক থেকে শুরু করেন একটু উজানের দিক থেকে শুরু করেন এই যে ইন্না সানুল সাকিলা সাকিলা মনে আসছে কিন্তু এটা জিজ্ঞেস করছি হাফেজ চিন্তা করছেন আরে কি রে কি রে কি রে তাই না আল্লাহ বলছে ইন্নাসানুল কি আলেক হে নবী শীঘ্রই আমি বা নিশ্চয় আমি সিন মানে নিশ্চয় আর শীঘ্রই হয় নিশ্চয় আমি তোমার ওপর নিক্ষেপ করব ওহি করব কাউলান সাকিলা খুব ভারী কথা খুব ভারী বাণী কাউলান সাকিলা তো কোরআন করিম খুব ভারী এই যে ভারী নাজিল হওয়ার সময় এর ধরনটা যে কি হইতো কি যে হইতো যে রসুল্লাহ সাল্লামের জন্য খুব কষ্টকর ছিল এটা এর আগে একটা হাদিসা দেখেছেন এখানে সিদ্ধা শব্দটি আসলো আর যখন রসুলের কাছে ওহি আসত ঝনঝন ঝনঝন ঝন করে আওয়াজ হয়ে সালসালাতুল জারাস ঘন্টার আওয়াজের মতো ঝনকারের সাথে তখন ঘেমে একবারে হ্যাঁ, অবস্থা খারাপ হয়ে যেত আর বহু আলাইয়া সেটা আমার জন্য বেশি কঠিন হইতো তাহলে বোঝা কঠিন যে কোনো সময় বহি আসলে কিন্তু এটা বেশি কঠিন হইতো একবারের ঘটনা কনক সাহেব বলছেন যে হঠাৎ করে ওহি চলে আসলো সেই সময় রসুল্লাহ রানটা আমার রানের ওপর আছে আর হঠাৎ করে ওহি চলে এসছে এমন ভারী হয়েছেন যে মনে হচ্ছে যে আমার রানটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তার মানে বোঝাটা শুধু বাণীর দিক থেকে বোঝা নাই কি ধরনের যে ওহি নাজালের সময় বোঝা হইতো সেটা প্রকাশ করা বড় মুশকিল জি এইরকম গুরুত্ব হচ্ছে আল কোরআনুল করিমের ওহির কিন্তু আমাদের সময় রাত দিন ওহির কথা আসছে ওহির কথা শোনানো হচ্ছে কোরআন সন্ন্যার কথা শোনানো হচ্ছে কোনো ব্যাপারই না সংশোধনী হন না আপনি কি বহন করলেন না করলেন কিছুই বুঝলেন না আপনি এটা তো একজন মমিনের চরিত্র নয় যে আল্লাহর কথা শুনলেন রসুল্লাহ কথা শুনলেন আপনার জন্য ভারীও লাগলো না শুনলাম শুনলাম আমল আমল নেই কতবার শুনছেন আমল নেই <clears throat> করতেন যখন ওহি ওয়াকানা মিম্মা একটা এই হতো যখন ওহি শুরু হইতো তখন তিনি দুই ঠোঁট হিলাতে শুরু মানে ঠোঁট ঠোঁট হিলাতে শুরু করতেন হাদিস আসলো ঠোঁট হিলার কথা আর কোরআনে কি আসলো লাহারে বেহি লেসা নাকা তোমার জবান হেলায় না দুটোকে মেলান দুটোর সমষ্টিতে আপনি পুরোটা বুঝতে পারবেন যে মানুষ যখন কথা বলে তখন ঠোঁটো হিলে আর জিভাও নড়ে বাহিলে ফাকাল ইবিন আব্বাস ইবিন আব্বাস বলছেন ফানা ওহার রে কহম আল্লাহ নবী কেমন করে হিলাইতেন দেখিয়েছেন তিনি যে এইভাবে আমি হিলাইতে শুরু করতাম কথা বলতে শুরু করতাম করান সাথে সাথে পড়তে শুরু করতাম ওইটাকে বাস্তবে দেখাচ্ছেন ইবনা আব্বাস এইভাবে রসুল্লাহাম হিলাতেন যেভাবে আমি হিলাচ্ছি তার ছাত্র সাইদের জোবাইরকে বলছেন কামা কহমা সঈদ বিন তাবি তিনি বলছেন আনা আমিও দেখাচ্ছি তোমাদেরকে ছাত্রদেরকে বলতেন কামা কমা যেমন ইবনা ঠোঁট হিলাতে দেখেছি ফাহার রাকা সাফাতেই এই হাদিসটাকে মহাদিসের ভাষায় বলা হয় যে মোসালসাল বেতাহারিকি সাফায়তাইন মানে এমন হাদিস যাতে পরম্পরার সাথে কি করা হয়েছে ঠোঁট হিলানো হয়েছে রসুল্লাহাম কিভাবে ঠোঁট হেলাতেন সাহাবিকে দেখেছেন সাহাবি দেখেছেন যে রসুল্লাহাম কেমন করে ঠোঁট হেলাতেন আর কাকে দেখেছেন হ্যাঁ? সাইদিন জুবাইর তাবাইকে দেখেছেন তাবাই আবার তাবা তাবাইকে দেখাচ্ছেন তার ছাত্রদেরকে দেখাচ্ছেন এইভাবে উল্লাহ ছোট হিলিয়ে আর জবান হিলিয়ে তাড়াহড়া করে মুখস্তের চেষ্টা করতেন তখন আল্লাহ রবুল্লাহ এই আয়াত নাজেল করলে বেহি জামা জি হ্যাঁ কোরআন হ্যাঁ মাঝখানে একটি তাহলে কি করতে হবে তাড়াহুড়া করে মুখস্ত করিও না তাহলে ফায়দা কারা আল্লাহ বলছে যখন আমি পড়িয়ে দেব কার মাধ্যমে পড়িয়ে দেবেন জিব্রাইল আলী ইসলাম যখন পড়াটা শেষ করে পুরাটা নাজল হইতে দাও পুরাটা বলে নিতে দাও তেলাওত করে নিতে দাও যে এইটা নাজল হইল এতদূর পুরো একটা একটা করে দুটো করে তিনটা করে আয়াত মুখস্থ করে না যখন বেশি আয়াত নাজল হইতো পুরাটা জিবর আলী সালাম পড়ে দিতেন ফায়দা কারা না হু সবটা যখন আমি পড়ে দেবো মানে আমার ফেরেস্তা জিবরিল পড়ে দেবে আলাইসালাম ফাত্তাবে কোরআনা তখন আমার পঠনের তুমি অনুসরণ করো মানে পেছনে পেছনে এখন পড়তে শুরু করো বুঝে না পড়তে শুরু করো সোম্মাইন্না আলাই তারপরে বলছেন যে আমার দায়িত্ব অথবা আমার এটাও দায়িত্ব যে সেটা বিশদভাবে বর্ণনা করে দেবো মানে তার তাফসির করে দেবো ফাস্তামেলাহু তুমি মনোযোগী হয়ে শোনো ও আনসেত এবং চুপ থাকো আনসেত মানে চুপ থাকো এনসা তার ইস্তেমা কোরআনে কিন্তু এই ভাষাটি এসছে ওয়াইদা করে আল কোরআন ফাস্তামেল ও আনসেতু যখন কোরআন তেলাওত হবে তখন তোমরা মনোযোগী হয়ে শোনো শুধু শোনো না মনোযোগী হয়ে শোনো আর ওয়ান সেতু নীরব থাকো এস্তেমা কি আর এনসাত কি আরবি ভাষা শিখায় আপনাদেরকে কারণ অনেকে এখানে সবাই শুনছেন তো আমার একটা উদাহরণ দিলাম আপনাদের এরকম যে কোনো মাহফিলে শুনছেন বাপ মা কোনো কথা বলছে একটা মিটিং চলছে পারিবারিক শুনছেন কিন্তু একটা হচ্ছে সেমা মানে শুধু শোনা আর একটা হচ্ছে ইস্তেমা মানে মনোযোগী হয়ে শোনা আর আর একটা হচ্ছে ইস্তেমা মাল এনসাত এনসাতের সাথে শোনা এনসাত কোনটা তাহলে বলছেন যে কান লাগিয়ে শোনা এটা হচ্ছে মানে মনোযোগী হয়ে কি বলছে কর্ণপাত করে শুনছেন কর্ণপাত করে ভালো করে শুনছেন আপনি এটা হচ্ছে ইস্তেমা শুধু না আর শুনছেন এই যে বিভিন্ন হইচই আওয়াজ আসছে সব শুনছি তো আপনারা আমার আলোচনার আগে সব যে কথা বলছেন সেই কথাগুলি সবগুলির সবগুলির সমষ্টিতে একটা খিচুড়ি তৈরি হচ্ছে কিন্তু বুঝতে পারেন না মাছের হাটে গরুর হাটে যে কোনো হাটে যেখানে ভিড় ভাড় থাকে শিকতে চলে যান হই হই হই হই একটা আওয়াজ শুনছেন আওয়াজও শুনছেন কিন্তু কি শুনছেন কিছু তো বুঝেন না তাই না ওটা হচ্ছে শুধু শোনা এইরকম কানে একটা আওয়াজ আসলো এদিক সেদিক থেকে আওয়াজ আসছে শুনছেন কিছু বুঝলেন কিছু বুঝলেন না কারো কথা বুঝলেন কারো কথা বুঝলেন এটা শোনা কিন্তু ইস্তেমা কান লাগিয়ে শোনা এটা হচ্ছে ইস্তেমা অনেক সময় কান লাগিয়ে শুনছেন কিন্তু চোখ অন্যদিকে আছে তাহলে এনসাত নেই এনসাত মানে হচ্ছে এনসাত মানে হচ্ছে যিনি বলছেন তার দিকে দৃষ্টিপাত করে থাকা এই জন্য খোদবাসনার ক্ষেত্রে বা দিনী আলোচনায় যে দর্শনছেন আপনারা এই ক্ষেত্রে দুটো যদি থাকে তাহলে আপনি কোরআনই শিক্ষার উপর আমল করলেন একটা হচ্ছে কান লাগিয়ে শোনা ভালো করে ভালো করে কর্ণপাত করা কি বলা হচ্ছে কানে ঢুকাবার চেষ্টা করা সবগুলি কিছু শুনলাম কিছু শুনলাম এরকম নয় ভালো করে শোনা কর্ণপাত করে আর এনসাত মানে হচ্ছে যিনি আলোচক তার দিকে তাকানো তার দিকে তাকানো তার দিকে তাকাইতে হবে আপনি ওইদিকে নিচে মাথা করে আছেন অনেকে কিন্তু শুনছেন নিচে মাথা করে আছেন তাহলে এনসাত নেই ইস্তেমা হয়তো আছে কানটা এদিকে আছে কিন্তু চোখটা কোন দিকে আছে নিচের দিকে পায়ের দিকে দেখছেন কেউ একটু মোবাইলের দিকে দেখছেন কেউ পাশের লোকের দিকে দেখছেন কেউ এদিক ওদিক দেখছেন কেউ একবার পিছন দিকে ঘুরে দেখছেন তো সাথ নেই আল্লাহ কি বলছেন ওয়েদা করি আল কোরআন যখন কোরআন পাঠ হবে কোরআন পাঠটা তেলাওয়াত হোক শুধু অথবা কোরআনের শিক্ষা হোক অথবা কোরআনের সির হোক দিনই আলোচনা হোক সবগুলি ক্ষেত্রে কিন্তু আমাদের মনে হয় কোরআন শুধু তেলাওত হইলে আর বক্তব্য চলছে দিনই আলোচনা তখন নয় অবশ্যই সেটাই তো আসল উদ্দেশ্য ফাস্তামেও লহ মনোযোগী হয়ে শোনো শুধু শুনতে বলেনি মনোযোগী হয়ে ও আন সেতু এবং চুপ থাকো মানে এনসাত মানে চোখটা ওইদিকে রাখা চোখ থেকে এদিক ওদিক থাকা মানে চুপ থাকলেন না হয়তো মুখটা চুপ আছে কিন্তু হাত পা চুপ নেই হ্যাঁ মুখটা চুপ আছে কিন্তু চোখ চুপ নেই চোখ এদিক ওদিক করছে তাহলে এনসাত মানে শুধু মুখটা বন্ধ রাখা নয় নীরব থাকা নয় তা নীরবের অর্থ এনসাত দিয়ে অসম্পূর্ণ অর্থ মুখটাও বন্ধ থাকবে আপনি কথা বলবেন না আর তার সাথে হাত পা এদিক সেদিক হবে না বরং চোখ চোখটাও এদিক সেদিক হবে না চোখটাও আলোচকের দিকে থাকবে বা শিক্ষকের দিকে থাকবে জি যারা এইভাবে লেখাপড়া করে তারাই উন্নতি করতে পারে আর আমরা দেখি ছাত্র জীবনে জি এবারত পড়তাম মনে আছে তিরমিজি বোখারি এবারত পড়তাম দুই একজন সঙ্গী এমন ছিল যে রাত্রে তাহাজুদ পড়তো একজন তো ছিল ভালো তাহাজুদ গুজার আর তিরমিজির দাসে বড় একজন আলেম আমাদেরকে তিরমিজি পড়াইতেন হ্যাঁ বোখারিও পড়াইতেন বড় বড় আলেমরা পড়েছি তাদের কাছ থেকে ঘুমাইতো এসে ঝিমাচ্ছে এই নফল তাহার দিয়ে লাভই কি যাতে আপনি ভালো আলেম হইতে পারলেন না ভবিষ্যতে মক্তবের আলেম হইতে গেলে গেলেন আমাদের ক্লাসমেট মক্তবের আলেম হয়ে গেছে কারি সাহেব এখন সব বলে কারি সাহেব ব্যস্ত <coughs> এলিম যদি শিখতে হয় তো এরকমই ইস্তেমা লাগবে আর ইনসাত লাগবে দুটোর ব্যাখ্যা করলাম ভালো করে মনে রাখবেন বলছেন তারপরে সোম্মাইন্না আলাইনা বেয়ানা সুরাতুল ষোলো থেকে আলাইনা তারপর কি করতেন ইজা আতাহু জিবর সালাম যখন আসতেন ইস্তামা মনোযোগী হয়ে শুনতেন জিবর জিবরাইল যখন চলে যেতেন চলে যাও জিবর বসে থাকতেন না যে পুরোটা শুনি এখন বসে বসে না না না চলে যেতেন শুনিয়ে দিয়ে ওহি নাজিল করে দিয়ে চলে যেতেন হন নবী সাল্লাহ কেমা কানা কারা ওইভাবেই পড়তেন রসুল্লাহ যেইভাবে জিবাহ আলী সাল্লাম শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন এটা আল্লাহর দান এটা আমার দ্বারা সম্ভব নয় এটা আপনাদের দ্বারা সম্ভব নয় কিন্তু রসুল্লাহামের মাধ্যমে আল্লাহ কি করবেন এ কোরআনের হেফাজত করে নেবেন সুতরাং একবার পুরোটা শুনে নেওয়া হ্যাঁ ছোট হোক আর বড় হোক সেই ওহিটা পুরোটা ওইভাবে পড়ে দিতেন শুরু থেকে শেষ পর্যন্ত রসুর উল্লাহ যেভাবে জিবরা আলাইসাল্লাম শুনিয়ে গেলেন আর তারপরে সাথে সাথে সংরক্ষণের জন্য কাতেবে ওহিকে ডাকতেন প্রত্যেক ওহির পরে পরে আর বলতেন যে উক্তুব আয়াতা কাজা ফিসুরাতে কাজা হিমাকানি কাজা এই আয়াতগুলি বা এই আয়াতটি অমুক সুরার অমুক জায়গায় লিখো অমুক আয়াতের পরে লিখো অমুক আয়াতের আগে লিখো এটা কখনো মনে করবেন যে একটা সোরা ধারাবাহিক গোটা সোরা একসাথে নাজল হয়েছে না না না মাঝে মাঝে মাঝখান থেকে আয়াত নাজল হয়েছে অমুক আয়াতের পরে অমুক সোরাই ওখানে গিয়ে রাখো এটা লিখো এইভাবে প্রথম আল কোরআন করিম নাজল হয়েছে এই ছিল হাদিস এই হাদিসে কি দেখা যাচ্ছে ওহির হ্যাঁ ওহির সময় যার কাছে ওহি করা হয়তো তার অবস্থা এখানে বোঝানো হয়েছে আমরা শুরুতে বলেছি যে ওহির পর্বে ওহি যিনি নিয়ে আসছেন তার অবস্থা বর্ণনা করা হবে জিবর ইসলামের যার কাছে ওহি করা হচ্ছে তার অবস্থা বর্ণনা করা হবে ওহির ধরনগুলি বর্ণনা করা হবে প্রায় এগুলি এসে গেছে আমাদের এতে শেষ একটি হাদিস আছে ছোট্ট হাদিস ছয় নম্বর তাতে আবদুল্লাহিন আব্বাস রাজি আল্লাহ তালা বর্ণনা করছেন কাল কানা রসুল্লাহ আজওয়াদান্নাস রসুল্লাহাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন সবচেয়ে বেশি কি ছিলেন আজওয়াত জাওয়াদ শব্দটি আরবিতে দানশীলকে দুটি ভাষা দিয়ে ব্যক্ত করা হয় সাখি বলা হয় সখি মানে দাতা বা দানশীল আর জওয়াদ মানে হচ্ছে দানশীল কিন্তু এই দুটো শব্দে পার্থক্য নাই প্রতিশব্দ নাই পার্থক্য আছে যে শুধু ধন সম্পদ দান করে তাকে সখি বলা হয় শাখার সম্পর্ক হচ্ছে ধন সম্পদ পয়সার সাথে মানুষকে বেশি বেশি আপনি টাকা পয়সা দান করেন ধন দৌলত দান করেন হ্যাঁ তাহলে আপনি হচ্ছেন সাখী আপনার মধ্যে শাখার গুণ রয়েছে আর জওয়াদ শব্দটি ব্যাপক সেটা হচ্ছে ধন সম্পদ দান করলেও জওয়াদ বলা হয় বা জুদ বলা হয় এই কাজটিকে আর ওই ব্যক্তিকে জওয়াদ বলা হয় ইন্নাহু জওয়াদুল করিম আল্লাহর সম্পর্কে খতিবরা জুমা ঈদে কি পড়ে ইন্নাহু জওয়াদুন করিম জওয়াদ আর ধন সম্পদ ছাড়া অনেক কিছু দান করা যায় অনেকে দান করে আপনাকে কিন্তু ধন সম্পদ কোনো দান করেনি কিন্তু ধন সম্পদ ধন সম্পদ চাইতে অনেক মূল্যবান বস্তু আপনাকে দান করেছে সেই ব্যক্তি জাওয়াত সাখি নয় কিন্তু সেই ব্যক্তি হচ্ছে জাওয়াত সবচেয়ে ভালো জিনিস যা দান করা সেটা হচ্ছে এলেম দান করা আমাদের ওস্তাদা আমাদেরকে এলেম দান করেছে তারপরে এতদূর আমরা এগিয়ে এসেছি সে যেখানে হোক না কেন কায়দা বাগদাদি থেকে শুরু করি আর ক খা ওয়া আ থেকে শুরু করে এবিসিডি থেকে শুরু করে দিন শিখা আর দুনিয়া শিখা দিন শিখালে সবচেয়ে ফজিলত বেশি দুনিয়া শিখারও ফজিলত আছে কিন্তু দিনের শিক্ষকের ফজিলতের কাছে তারা কোনোদিন যেতে পারবে না কারণ আল্লাহর কথা রসুলের কথা শেখাচ্ছে তাতে দুনিয়া এবং আখেরা দুটোইকে সুন্দর করার চেষ্টা করেছে তারা ওখান থেকে শুরু করে একবার শেষ পর্যন্ত মদিনা ইউনিভার্সিটি পর্যন্ত যতইগুলো ওস্তাদ রয়েছেন সেই এক ঘন্টারও যদি ওস্তাদ থেকে থাকে একটা পয়েন্ট তার কাছ থেকে শিখতে পেরেছি সে অনেক ধন সম্পদ দান করার চাইতে বেশি আমাকে দান করেছে সুতরাং তিনি হচ্ছেন জওয়াত তিনি হচ্ছেন জওয়াত জি দানশীল তিনি হচ্ছেন দানশীল অনেকে আপনাকে সময় দিয়েছে টাকা দিয়ে কিছু হইতো না টাকা আছে কিন্তু সময় না দিলে সৎ পরামর্শ না দিলে আপনাকে একটু গাইড না করলে আপনি এগোতে পারতেন না আপনার সৎ এক ভাইয়ের সৎ পরামর্শে অনেক এগিয়ে গেছেন আপনি বা আপনি ক্ষয়ক্ষতি থেকে বেঁচে গেছেন এরা হচ্ছে দানশীল তো রসুল্লাহ সাল্লাম হ্যাঁ আজু আদিসিম তাজিল সবচেয়ে সর্বাধিক কি ছিলেন দানশীল ছিলেন বা দাতা ছিলেন আর সবচেয়ে বড় দাতা রসুল্লাহ কিসের আরে ওয়াহির এলেমের দাতা নবী সাল্লাম সমস্ত মানবতাকে এলেম শিখাতে না আসল খাই সমস্ত মানুষকে এলেম শিখাতে এসছেন আপনারা মোবাইলগুলো বন্ধ করেন জি হ্যাঁ নতুন ভাইরা হয়তো এই কাজ করছেন আল্লাহ হেদায়ত করে এখানে এসছেন এটাও কিন্তু এখন আলোচনা করে লাভই কি হইল শুনবেন আর নীরব থাকবেন মানে কি আপনার মোবাইলটা এরকম করবে আপনি নীরব কিন্তু আপনার মোবাইল রিং করছে আপনি ভালো মানুষ না মোটেই ভালো মানুষ না ভালো মানুষ হওয়ার চেষ্টা করে ওয়াকান আজুয়াদা মা এখনো ফের রমাদান আর বিশেষ করে রমজানে সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন রমজানে হ্যানাল্লাহ তাহলে বোঝা গেল যে সময় যদি ভালো হয় ভালো সময়ে আপনি আরো বেশি ভালো হওয়ার চেষ্টা করবেন এইরকম ভালো স্থানে বেশি ভালো হওয়ার চেষ্টা করবেন ইসলামিক সেন্টার আছেন এখানে একটু ভালো হওয়ার চেষ্টা করবেন রাস্তাঘাটে রিং বাজুক অসুবিধা নেই মসজিদে সবচেয়ে ভালো জায়গা মসজিদে বেশি ভালো হওয়ার চেষ্টা করবেন মক্কাতুল মক্কার মদিনা মোনামোনা গিয়ে আরো ভালো হওয়ার চেষ্টা করবেন জি যত ভালো জায়গা ভালো সময় তত ভালো হওয়ার চেষ্টা করবে এটি হচ্ছে সন্না রসুল্লাহ আদর্শ রমজানের সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন হিনা যখন জিব্রাইল আলী সাল্লাম তার সাথে সাক্ষাৎ করতেন এর থেকে আর একটা পয়েন্ট বোঝা গেল সাথে সাথে মশলাগুলি বলে দিই যে ফায়দাগুলি এই হাদিস থেকে যে ভালো মানুষের সাথে দেখা হলে আপনি আরো বেশি ভালো হওয়ার চেষ্টা করবেন ভালো তো এমনি ভালো আছেন কিন্তু ভালো মানুষের সাথে দেখা সাক্ষাৎ বা ভালো ব্যক্তির কাছ থেকে কিছু শিখার সুযোগ পেয়েছেন বসার সুযোগ পেয়েছেন তখন সেখানে আরো ভালো হওয়ার চেষ্টা করবেন আরো ভালো হওয়ার চেষ্টা করবেন এই কথা বলবেন না যে আমি সব সময় পাপ করছি তো আর এই ভালো মানুষের সামনে কেন অত ভালো হব এখানেও সিগারেট ধরিয়ে দিই রাস্তাঘাটও সিগারেট খাচ্ছেন আর এসে একটা ভালো মানুষ নেক মানুষের সামনে ওর সামনে শুরু করে দিলেন আপনি না না বেআ জি কয়টা দিক বুঝলাম সময় স্থান আর ব্যক্তি খেয়াল রেখে যথাসাধ্য ভালো হওয়ার চেষ্টা করতে হবে জি হ্যাঁ জিব্রাইল আলী সাল্লাম সাথে সাক্ষাৎ হলে কি যেন সাক্ষাৎ হতো ওই আসছে আল্লাহর বাণী আসছে এই সময় নিজের অবস্থাটা আরো ভালো বেশি বেশি দান খায়রাত করব। বেশি বেশি দান খায়রাত করবে ভাই হল কোরআন জিব্রাহিল আলাইসালাম কি করতেন কোরআনের মোজাকারা বা কোরআনের দৌড় করতেন আমাদের দেশের ভাষায় মাদ্রাসার ভাষা হেফজ খানের ভাষা কি বলে দৌড় করা বলে কি বলে বুঝেন না দৌড় করা জি কোরআন হাফেজে যখন মুখস্থ করে না কিন্তু কমজোর থাকে তখন ওইটাকে পাকা করার জন্য বারবার যে রিভাইজেশন চলে হ্যাঁ রিভাইজ ওইটাকে দৌড় বলা হয় আর আরবি তো মোদার আসা পঠন পাঠন কেউ শুনছে আর কেউ শোনাচ্ছে ফালা রসুল্লাহাম আজুয়াদ রিহিল মুরসালাহ সুতরাং রসুল্লাহ সাল্লা কল্যাণের ক্ষেত্রে সর্বাধিক দানশীল ছিলেন দাতা ছিলেন এমন ঝড়ো বাতাস থেকে যেই ঝড়ো বাতাসে বৃষ্টি বহন করে নিয়ে আসে কোন বাতাস কল্যাণ কর যেই বাতাসের সাথে সাথে বৃষ্টি নেমে আসে বর্ষা হয় না অনাবৃষ্টি বৃষ্টির খুব প্রয়োজন মানুষের চাষাবাদের জন্য গবাদি পশুর সেই সময় যদি বাতাস উঠে আমাদের দেশের গ্রামে গঞ্জের লোকেরা বলে রে বাতাস উঠেছে রে বৃষ্টি হবে হ্যাঁ খুশি হয় খুশি হয় কিন্তু বাতাস আবার আজাবও নিয়ে আসে এই জন্য সবসময় বাতাস ভালো না সবসময় বাতাস ভালো না যেই বাতাসে বৃষ্টি বহন করে সেই বাতাস হচ্ছে নিয়ামতের বাতাস এই জন্য কোরআনের ভাষাতে রিহকে আজাব বলা হয়েছে আর সম্প্রদায়কে রিহুন ফিহা আজাবুন আলিম মর্মান্তিক শাস্তি ছিল তোদাম্মের কুল্লাশাই সবকিছুকে ধ্বংস করে দিয়েছিল সবকিছু ধ্বংস করে দিয়েছিল এজন্য নিয়ামতের বাতাসকে বলা হয়েছে ভাষায় সেরাত সুসংবাদ বহনকারী বা বলা হয়েছে আলী এত বেশি দানশীল ছিলেন এখানে এখান থেকে কি বোঝানো হইল ওহির চ্যাপ্টারে এই হাদিস কেন দানশীলতার সাথে কি সম্পর্ক এখানে একটা সম্পর্ক সেটা হচ্ছে রসুল উল্লাহামের সাথে ইয়ালকাহু জিবরিল জিবরা আলি সাল্লাম কি করতেন মোলাকাত সাক্ষাৎ করতেন জিবরাইল আলি সাল্লাম কি জন্য সাক্ষাৎ করতেন এমনি এমনি ওহি নিয়ে আসতেন ওহি নিয়ে সাক্ষাৎ করতেন তাহলে ওই বোঝা গেল কিনা এখানে তাহলে যিনি জিব্রাইল আলী সাল্লাম ওহি আসমান থেকে বহন করে নিয়ে আসতেন লয় মাহফুজ থেকে তার কথা বর্ণনা করা হয়েছে যে তিনি যখন আসতেন রসুল্লাহের কাছে তখন যার কাছে ওই করা হইতো রসুল্লাহ তার দানশীলতার অবস্থাকে এখানে উল্লেখ করা হয়েছে আজকের আলোচনা এখানে শেষ করছি যেমনটা শুরুতে বলেছি আর একটি হাদিস আছে তবে লম্বা আর অনেক মজার হাদিস আছে ঘটনা সেটা শুনতে খুব ভালো লাগবে আগামী শুক্রবার ইনশা আল্লাহ তালা আল্লাহ যদি সেই সালামত রাখেন তাহলে আমরা সেটার দর্শ শেষ করার চেষ্টা করব এর মাধ্যমে ওহির পর্ব শেষ হবে সময় এগিয়ে চলে গেছে আমাদের কিন্তু আর একটা জরুরি আলোচনা আছে তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা আছে সেটা আজকে পেশ করে দিই তারপর ইনশাআল্লাহ তালা হজ সম্পর্কে যেসব ভাইয়েরা আমাদের পক্ষ থেকে প্রতিশ্রুতি ও ঘোষণা পেয়েছে ইনশাআল্লাহ হজের আলোচনা হবে যথেষ্ট সময় আছে একটি বিষয় এর আগে আলোচনা করেছে সংক্ষেপে কিন্তু ওহির প্রকরণ ওহির প্রকরণ ওহি কত প্রকার মনে আছে বলেছিলাম সংক্ষেপ বলেছিলাম কত প্রকার হ্যাঁ কত রকম ভাবে ওহি রসুলের কাছে আসত কারো মনে নাই হ্যাঁ না না না কয়েক রকম ওটা তো একরকম হ্যাঁ সাত রকম হ্যাঁ মাসাল্লাহ সাত রকম সাত রকম ভাবে ওহি আসতো এটাই বিভিন্ন সিরাতের কিতাবাদিতে এসেছে এক নম্বর যেটা প্রথম শুরু ছিল সূত্রপাত ওহির সেটা ছিল কি রুইয়া সলেহা বা রুইয়া সাদেকা সত্য স্বপ্ন বা নেক ভালো স্বপ্ন যা দেখতেন তাই ঘটতো স্বপ্ন যোগে ওহি করা হয়তো কাকে রসুরুল্লাহ ছয় মাস ধরে এরকম চলেছে এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে রসুল্লাহ সাল্লামে হৃদয়ে ফুৎকার দেওয়া হইতো নাফাসন ফির রাও বলা হয়েছে নাফাসন ফির রাও মানে ফিল কাল্প নবী শাসনের কলবে ফুৎকার দেওয়া হইত আল্লাহ আকবর জি হ্যাঁ। জিবির আলী ইসলাম এরকম করতেন জিবির আলী ইসলামকে দেখছেন না আসেননি কিন্তু একটা ফুক দিয়েছেন সে ফুকের মাধ্যমে ওহি নবী সালাম অন্তরে ওই কথাগুলি নেমে চলে এসছে সেই জ্ঞান অর্জন অর্জিত হয়েছে এই মর্মে একটি হাদিস রয়েছে ইন্না রুহাল কদসে নাফাসাফি রওয়াই সেই হাদিস রুহুল কদস কাকে বলা হয় জিবরাইল ইসলাম রুহুল আমিন রুহুল কদস জিবরাইল নাম জিবরাইল ইসলাম পবিত্র আত্মা যিনি তিনি আমার কলবে ফুক দিয়েছেন ফুৎকার দিয়েছেন এই ফুৎকারের মাধ্যমে এই এলেম এই ওই আমার কাছে এসেছে কি হ্যাঁ? কোন ব্যক্তি অতক্ষণ মরবে না যতক্ষণ তার রিজিক কমপ্লিট না করবে আর একটা দানাও যদি আমার রুজিতে থাকে অতক্ষণ মত আসবে না যখন ওই দানাটা খাওয়ানো হবে আর একটা দানা রিজিকের নাই আর চিবাচ্ছেন ওই মুখেই থেকে যাবে তার আগে মত হয়ে যাবে গাড়ির দুর্ঘটনায় মুখে হয়তো খেজুর ছিল অথবা অন্য কিছু খাচ্ছিলেন চকলেট খাচ্ছিলেন ওইটা যদি আপনার রিজিকে থাকে খাওয়া হবে তারপরে মৃত্যু হবে আর যদি রিজিকে না থাকে মুখে থেকেই যাবে ওই অবস্থা দেখা যায় লোকটি মারা গেছে কিন্তু মুখে থেকে গেছে অনেকের খেতে খেতে মত হচ্ছে দুর্ঘটনা ছাড়া এমনিও মত হয় না স্বাভাবিক মত হচ্ছে মুখে ধরা আছে খাবার মারা গেছে জি হ্যাঁ লন্তামুতা গ্যারেন্টি দিয়ে বলছেন নিশ্চয়তা মরবে না কোনো মানুষ রিজকা যতক্ষণ তার রিজিক না পড়বো রিজিক শুধু খাওয়া দাওয়া না রিজিক মানে সময় রিজিক মানে আপনার চাকরি রিজিক মানে আপনার এখানকার রিজিক এই যে রিজিক আপনাকে আপনার মালিক পর্যন্ত এক্সিট লাগাবার চেষ্টা করছে পারে না যে বড় মালিক সে বলছে রাখবো না কিন্তু আল্লাহ রেখেছে তোকদের না সৌদি আরব তোর আরো কয়েকদিন রিজিক আছে ও পারে না যেভাবে হোক না কেন ওটা আল্লাহ জানে কিভাবে হবে সে ফ্লাইট পাওয়া যাচ্ছে না অথবা আইনগত সমস্যায় পড়ে গেছে ফাইসে গেছে মালিক মালিক পাওয়া পারছে না আপনাকে এক্সিট লাগাইতে বহু লোকের মাঝে অবৈধ এক অবৈধ লোকের সাথে এক সময় দেখা উনিশশো উনিশশো নব্বই এর কথা হারামের একবারে ছাদের ওপর কেয়ামুল লাইল পড়তে গিয়ে সে সাথে যে কেয়ামুল লাইল হয় শেষ দশ দিনে বার্মার লোক বার্মা থেকে এসছে কিন্তু বাংলা জানে যেহেতু বাঙালিদের সাথে থাকে সে বার্মিজ ওই আপনার চিটাগাঙ্গে থেকে তারপর ওখান থেকে এসছে বলছেন যে উমরার ভিসাতে এসছিলাম আসার পরে তেরো বছর হয়ে গেল আমাকে ধরেই না কেউ তেরো বছর উমরার ভিসা দিয়েছে সোহানাল এর নাম রিস্ক তো <clears throat> কি বলছিলাম দ্বিতীয়টা বললাম তৃতীয় হচ্ছে কখনো কখনো জিব্রাইল ফেরিস্তা মানুষের রূপ ধারণ করে আসে এটা তিন নম্বর আদিস আসছে কিন্তু এই হাদিসগুলি চলে গেছে চার নম্বর সেটাও এসছে আমাদের আলোচনা সেটা হচ্ছে সালসালাতুল জারাস ঘন্টার বাজনার মতো ঝনঝন ঝনঝন করে বাজছে হ্যাঁ আর ওহি নাজেল হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে ফেরেস্তাকে জিবরিল আলী সালামকে আপন রূপে দেখা যেটা একটু আগে বললাম বললাম না দুইবার জি হ্যাঁ আর ওহি আসা যেমন যেটা নাজল হচ্ছে হ্যাঁ। ছয় নম্বর হচ্ছে আকাশের ওপর আল্লাহর স্পেশাল ওহি মেরাজের রাত সেখানে জিব্রাইল নেই সরাসরি ওহি জি আল্লাহ ওহি করছেন জি ফা আবদেহি মা আউহা মা কাজাবাল ফোয়াদ মারা আফা তোমারু নাহু আলা মা ইয়ারা সুরাতুল নাজম পড়ে নেবেন জি আল্লাহ ওহি করেছেন তার বান্দাকে এখানে বলা হয়েছে মাঝখানে জিবরাইল নাই জি সাত নম্বরে উল্লেখ করেছেন কখনো কখনো জিব্রাইল থেকেছেন হয়তো কখনো জিব্রাইল নেই সাত নম্বরে যেটা উল্লেখ করেছে সেটাতে রয়েছে সরাসরি আল্লাহর কথোপকথন সেটা আসমানের উপরে না জমিনেই হয়তো বলছেন কালামুল্লাহ মিন বেলা ওয়াসে তাতে মালাক ফেরেস্তা ছাড়া ফেরেস্তার ভায়া ছাড়া মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহর কথোপকথন কালাম তার সাথে নবী রসুলের সাথে যেমন কোরআনে করিম দ্বারা প্রমাণিত মুসা আলি সালামের ক্ষেত্রে বকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা মুসাকে আল্লাহ বলছেন হ্যাঁ, যে তুমি ইন্না কাবিল ওয়াদিল মোকাদ্দাসে তুয়া তুমি পবিত্র তুয়া নামক স্থানে এসেছো ইন্নানি আনাল্লাহ আমি আল্লাহ বলছি সুহানাল্লাহ কথা বলছি কথা বলছি সরাসরি জি তোর পাহাড়ে নবী সাল্লা সাল্লামের সাথে সরাসরি কথা বলেছেন কি কিনা জমিনে আল্লাহ মানে জমিনে আল্লাহ নবী সাল্লাম আল্লাহ কথা বলছেন বলছেন যে এসরার হাদিসে প্রমাণিত রয়েছে জমিন হোক আর আসমান হোক নবী সাল্লামের সাথে সরাসরি আল্লাহ রবুল আলমী কথা বলেছেন এটা পুরানিক করিম দ্বারা প্রমাণিত না হইলেও হাদিস দ্বারা প্রমাণিত যে হাদিসুল ইসলাম মানে নৈশ ভ্রমণ যে মেয়েরাজের হাদিস সেই হাদিসের প্রমাণ রয়েছে এ কথাই সিরাতের যারা রচনাকারী তারা বা সিরাতের লেখক তারা উল্লেখ করেছেন এখানে আমরা আজকে আলোচনা শেষ করলাম সাল্লা মাহমুদ আলী ও সাহেব আজমাইন এখন আমরা ইনশাআল্লাহ তালা হজ সম্পর্কে গত সপ্তাহে এর মধ্যে কোন কোন আলোচনাগুলি মনে করছেন যে শোনেননি অথবা জানা জরুরি মনে করছেন একজন করে হাত উঠাবেন হই হই করে নাই যারা হজে যাবেন এবং কিছু শিখতে পেরেছেন গত তিন দিন যারা ছিলেন বা গত তিনটা দর্শে যারা ছিলেন শুক্রবার জুমার পরে শুক্রবার রাতে এবং শনিবার ওদের মধ্যে থেকে এক দুজন হাত উঠান দেখি কারা ছিলেন হ্যাঁ গত জুমার রাতের দার্সে আর গত শনিবার রাতে দার্সে কারা ছিলেন কেন জুমার পরে মানে ফজিলত বা এগুলো করে ফজিলত আমি শুনতে চাই না হ্যাঁ মাসাইল যেমন আরকানুল হাজ হজের রুকুন কয়টি শুনতে চাই হজের ওয়াজেব কয়টি শুনতে চাই এগুলো শুনতে চাই কারণ রুকুন আর ওয়াজেব যদি আদায় হয়ে যায় তো হজ হয়ে যাবে হজ হয়ে যাবে বাকি সন্ন্যত কমলে বা সন্ন্যতের খেলাফ হলে নেকি কমবে খুব সহজ ভাষা বলে দিলাম বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ রসুলিল্লাহ আলা আলহি ওসাহবি ওমাওয়ালা এখন হজের আলোচনা শুরু করছি জি হ্যাঁ হজ সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে আরকানুল হজ হজে যেই কার্যাবলীগুলি রয়েছে সেই কাজগুলি তিন ভাগে বিভক্ত সেই কাজগুলি তিন ভাগে বিভক্ত আরকানুল হজ ওয়াজেবাতুল হজ আর সোনানুল হজ সোনানুল হাজ হজের শর্ত মানে পূর্ব শর্ত কখন হজ ফরজ হয় ওগুলো বর্ণনা করার দরকার নেই কারণ যার হজ ফরজ হয়েছে সেই যাচ্ছেন পয়সা আছে তাহলে হজে যাচ্ছেন সুস্থ আছেন হজে যাচ্ছেন ইত্যাদি সাবালক লোকই আপনারা হজে যাচ্ছেন সুতরাং ওগুলো আর বলবো না মুসলিম হয়ে হজে যাচ্ছেন জি হ্যাঁ বলা হয়ে গেল মোটামুটি করে তারপর হ্যাঁ আর কানে হাজ কয়টি হজের রকম যে বলবেন হাত তুলবেন হজে যাওয়া লোকেরা বলবে হজে এবার হজে যাবেন যারা তাদের কাছ থেকে শুনতে চাই কে হজে যাবে না উঠান বলতে পারেন বলতে পারবেন হজের রুকুন কয়টি না বলতে পারলে কেমন করে হবে যে বলবেন সে হাত উঠাবেন এবার হজে যাবেন আর হজের রুকুন জানা আছে কয়টি ও কি কি হাত তোলেন মাসাল্লাহ ওখানে একটা হাত তুলেছে দুটো হাত বলেন দাঁড়ান দাঁড়িয়ে বলেন যখন দূর থেকে বলছেন হজের রুকুন চারটি আল্লাহ প্রথম কি না না সিরিয়ালি বলতে হবে তরতিব আমি ওই উল্টা পাল্টা কাজ জানি না শুরু থেকে শেষ করতে হবে শুরু করতে হবে আর শেষে গিয়ে শেষ করতে হবে হ্যাঁ মিকার থেকে না মিকার থেকে এরা মাদা এটা ই না রকুন না অজে হইল না হ্যাঁ কে বলছে যে বলবে সবগুলি ওই একটা একটা করে বললে হবে না আপনি বলবেন হ্যাঁ বলেন বলেন বলেন বলেন হ্যাঁ বলেন সমস্যা নেই আপনি তো যাবেন বলেন বলেন হ্যাঁ বলেন বিসমিল্লা এহরাম বাঁধা এক নম্বর হ্যাঁ আরফ অবস্থান করা তফে এফাজা করা তারপরে সেই করা এ চারটা হচ্ছে চারটা হচ্ছে আর কানুল হাজ মানে রুকুন হজের পিলার এগুলো হজের হচ্ছে এগুলো খুঁটি এগুলো ছেড়ে দিলে না হলে হজ হবে না এক নম্বর এহরাম করা এহরাম করা মানে শুধু সিলাইবিহীন কাপড় পরা নয় এটা আমাদের দেশের লোকেরা বুঝে না আবার এহরাম করা মানে হচ্ছে আদুলফিনসক হ্যাঁ নিয়ত করে হজের নিয়তে হজের এবাদতে প্রবেশ করা এই যে অন্তরে নিয়ত করলেন যে আমি এখন হজে ঢুকে পড়লাম হজ শুরু করে দিলাম এটার নাম হচ্ছে কি এহরাম নামাজের তকবিরে তাহরিম তাহরিমা কোনটাকে বলে নামাজ আল্লাহ আকবর দিয়ে ঢুকলেন তাহরিমা এটা হচ্ছে তাকবিরাতুল এহরাম আমরা তাকবিরে তাহরিমা বলি আরবরা এটাকে তাকবিরাতুল কি বলে এহরাম বলে এহরাম এখানে এহরাম কিন্তু আছে তাকবিরাতুল এহরাম আর হজে হচ্ছে এহরাম মানে এখন আমি এই যাচ্ছি যাচ্ছি যাচ্ছি তাইফে ধরেন বা মদিনায় যেখান দিয়ে যাচ্ছেন আপনার তাইফ হয়ে যাবেন তাইফের মিকাতে পৌঁছেছেন কারণ ওখান থেকে হেরাম করতে হবে এখন আমি কি করলাম হজে ঢুকিয়া পড়লাম যদি আপনি হজে কেরান বা ইফরাত করেন তাহলে এখান থেকে ঢুকবেন হজে আর না হলে উমরাই ঢুকবেন যদি হজের তোমার তার হজের তোমার তুই উত্তম হজ কয় প্রকার তাহলে তিন প্রকার আট তারিখে যারা হজে তামাত্ম করবেন ওমরা করে থাকলেন আট তারিখে সকালবেলা আপনি যেখানে আপনার বাসা হোটেল হোক কারো কোন আত্মীয়র বাসা বন্ধুর বাসা হোক অথবা মেনাতে এখান থেকে বাসে যাবেন মেনাতে আপনাকে আগেই নিয়ে হয়তো রাতেই রেখে দিয়েছে বা সকালে চলে গেছেন ওইখানে আপনার উমরা টুমরা করে যে কোনো সময় আপনি ক্ষেমাতে আছেন জোহরের আগে আগে যে কোনো সময় সকালবেলা আট তারিখ আটই জুলহাজ জোহরের আগে আগে কি করবেন আপনি হ্যাঁ এহরাম করবেন এহরাম করা মানে এখন আমি হজে ঢুকে গেলাম হজে এখন কি করেছি ঢুকে গেছি যেমন নামাজে ঢুকে যাওয়া সলাতে ঢুকে যাওয়া হচ্ছে তকবিরাতুল এহরাম তেমন হজে ঢুকে যাওয়া হচ্ছে হ্যাঁ এহরামুল হজ হজের এহরাম <clears throat> হজের এহরাম সেটার জন্য কিছু বিধিবিধান রয়েছে যে পুরুষরা সেলাইবিহীন কাপড় পরবে আর উত্তম হচ্ছে সাদা কাপড় পরবে এগুলো আলাদা কথা কথা বুঝতে পারছেন না কিন্তু হজে ঢুকার নাম হচ্ছে এহরাম ভালো করে শোনেন জিনিসটা এক নম্বর তাহলে এটা শুরু হইল আপনার দুই নম্বর কাজ হচ্ছে যেটা রকম নয় তারিখে আরাফায় আরাফায় শুধু অবস্থান করার না নয় তারিখে আট তারিখে যদি অবস্থান করে হবে দশ তারিখে যদি অবস্থান করে হবে তাহলে শুধু আরাফায় অবস্থান করলে হবে না আমি ভিড় ভাড় চলে যাবে সব চলে যাবো অন্য সময় এসে আরাফে থেকে যাব হবে সব কিছু করেছে আরাফে থাকেনি আর ভুলে চলে এসছে বলছে যে আমি তো আরাফায় যাইনি তো কি করব হজের পরে কোন এক সময় যাবো দিয়ে একদিন আরাফাতে থেকে চলে আসবো হবে নাকি হজ না না হজে হবে না আরাফায় অবস্থান মানেই নয় তারিখে অবস্থান করা দিনে পৌঁছিবেন জোহরের আগে যে কোনো সময় আর রাতে পৌঁছলো সমস্যা না আজকাল আগে কিন্তু নিয়ে চলে যাচ্ছে অনেক সময় সেই জন্য বলছি অসুবিধা হতে নাই কিন্তু সন্ন্যতের একটু খেলা হচ্ছে মানুষের ভিড় বাড়তে বাঁচানোর জন্য জোহরের আগে আগে যে কোনো সময় পৌঁছিবেন আর তারপরে সূর্য ডুবিয়ে দেওয়া পর্যন্ত থাকবেন সূর্য ডুবাইতে হবে কিন্তু সূর্য ডুবার আগে যদি বেরিয়ে যান তো অজেব ছুটে যাবে রুকুন আদায় হবে কিন্তু অজেব ছুটে যাবে সূর্য ডুবিয়ে দিয়ে চলে আসবে ধরেন কেউ যে কোনো এমার্জেন্সি কারণে বা পৌঁছিতে দেয়নি কেউ অবৈধ ছিল আর তারপরে দিনে যেতেই পারেনি জোহর আসরে পৌঁছিতে পারেনি রাতে সূর্য ডুবা থেকে শুরু করে ফজরের আজানের আগে আরাফাতে পৌঁছিল ওর হজ হবে কি হবে না কে বললো হবে যে বললো হবে হাত তোলা হ্যাঁ ঠিক আছে হবে হ্যাঁ মশাল হবে হবে রাত্রেও যদি চলে যায় তাহলে হজ হয়ে যাবে কিন্তু আল্লাহ একবার ফজর আজান হয়ে গেছে তারপরে আরাফাই ঢুকছে হবে হজ আর হজ হবে না কারণ সময়সীমা উল্লাহ ছয়টি হাদিসে বলে দিয়েছেন যে ফজর আগে আগে কেউ যদি পৌঁছে যায় তাহলে হজ হবে আর না হলে হবে না এই মর্মে হাদিস আল আরাফা হজ হচ্ছে আরাফায় অবস্থানের নাম কথা বুঝতে পারছেন তাহলে কোন সময়তে আরাফা থাকতে হবে আরাফায় থাকার ক্ষেত্রে ভুল করে এটা মনে করিয়েন না যে সবাই আরাফায় থাকে হাজার হাজার মানুষ আমি অনেকবারই যেহেতু ডিউটি করেছি হজ মৌসুমের ডিউটি ছাত্র জীবনে একবার করেছিলাম আর তারপরে আলহামদুলিল্লাহ অনেকবারই করেছি এখানে দুই সাল দুই এই সময়গুলোতে করেছি আর তারপরে গত দুই বছর আগেও দুইবার করেছি তো এই এক মাস ধরে হজ ডিউটি করাতে আর ওখানে আরাফার ময়দানও ডিউটি থাকে তো ডিউটির মধ্যে যেটা জরুরি থাকে সেটা হচ্ছে যে লোকেরা লোকদেরকে বোঝানো নিজের ভাষায় যে সূর্য ডুবার আগে তোমরা বেরোয় না এখান থেকে এরা শেষখানে সারাদিন কোন কাজ থাকে না এবার খুব করি ওই শেষখানে শুধু ওদেরকে বাঁচানো যাতে হজটা খারাপ না হয় তাদের <clears throat> আর কোনো দাস বক্তব্য থাকলে কেউ যদি আসলো দাস তো সুফানাল হাজার হাজার মানুষ হাজার স্রোত আসর পর শুরু হয়ে গেছে আসর সব যদি আগে আগে যে মুজদালেফা জায়গা নিবে আগে ভাগে গিয়ে কি করবে মুজদালেফা জায়গা নিবে এদের হজের হজে ছুটে গেল সূর্য ডুবাইল না কথা বুঝতে পেরেছেন জি দুই নম্বর আল হাজ এটা হলো তিন নম্বর হচ্ছে তফ এফাজা তফ এফাজা যখন বললেন তাহলে এফাজা কোনটাকে বলে আফাজ ইউফিজ মানে ফিরে আসা যেখান থেকে লোকেরা ফিরে ওখান থেকে ফিরো প্রত্যাবর্তন করো এই একই হাদিসের ভাষায় তফে এফাদা বলা হয়েছে আরাফা থেকে ফিরে এসে দশ তারিখে পাথর মেরে কোরবানি করে তারপরে কোরবানি করলে ভালো তুই ঠিক রাখলে এক কথায় দশ তারিখে আরাফা টারাফা থেকে ফিরে ফিরলেন যে সকালবেলা রাত্রে ফিরেছেন মুজদালিফার মুজদালেফা থেকে ফিরলেন মেনা আর তারপরে চলে আসলে সেই দিনে এসে যে তফটা করবেন সেই জন্য ওর নাম হচ্ছে তফে ফাদা এই তফকে জিয়ারা বলা ফেকার ভাষাই ফেকার কিতাবে তফ জিয়ারা এজন্য আমাদের দেশের জনগণ বা আলেম সমাজ এটাকে তফে মানে হাদিসের ভাষা চর্চা করে না ওরা কি করে দেশের আলেমের ওই ফেকার শব্দটা চর্চা করে তফে জিয়ারা বলে কি বলে তফে জিয়ারাতে যাব জিয়ারা বলা যায় কোনো অসুবিধা নেই কেন বলা হয় কারণ আপনার আসল উদ্দেশ্য হচ্ছে এই তফের জন্য কাবার জিয়ারত এটা ফরজ এটা ফরজ ওয়ালিয়াত প্রাচীনতম ঘরের যেন তফ করে এই তফ কি বোঝানো হয়েছে বিশেষ করে ফরজ রোকন তফ যা না হলে হজ হবে না তাহলে তিন নম্বর হয়ে গেল বাইতুল্লাহ তফ করা এই তফের আরো কয়েকটি নাম আছে এর নাম হচ্ছে তফে রুকুন কারণ এটা রুকুন সেজন এই তফের চতুর্থ নাম হচ্ছে তফে ফরজ এটা ফরজ সেই জন্য জি এই তফের নাম হচ্ছে তফুল হাজ এটা হজের মেন তফ সেই জন্য এটার নাম হচ্ছে তফুল হাজ ওইটার নাম বললাম পাঁচটা নাম বললাম মনে রাখবেন নাম জানেন আর না জানে এই টফটা করতে হবে দশ তারিখে হয়ে গেলে সবচেয়ে ভালো যদি দশ তারিখে না হয় বুড়ো বয়স্ক হাজিরা রয়েছে নারীরা রয়েছে আমার একটা পরামর্শ কারণ কালকেও প্রশ্ন এসছে বাংলাদেশি হাজিদের যে আমরা কি দশ তারিখে এই হজ করতে হবে আর টফটা করতেই হবে যারা বয়স্ক মানুষ বা যাদের সাথে মহিলারা আছে তাদেরকে পরামর্শ আপনার দশ তারিখে আসলে বেশি হয়তো কষ্ট হবে যদি সকাল সকালে এসে সেরে চলে যেতে পারেন তাহলে তো ভালো কিন্তু অধিকাংশ সকালে সারতে পারেন না বিকালে আসেন তাহলে তো রাতটাই কেটে যাবে মক্কায় তো অজেব ছুটলো আবার ওইদিকে হ্যাঁ মেনাই রাত্রি যাপনের সুতরাং এই ভুল কাজ করবেন না কি করবেন এগারো তারিখ বারো তারিখ না দশ তারিখের পর এগারো তারিখ সকাল সকাল চলে আসেন সকালে সকালে অনেকটা খালি থাকে ফজরের আগে বেড়ে যান গাড়িও ফ্রি পাবেন আমরা খালি খালি এগুলো অভিজ্ঞতা বলছি অনেক হজের পরে ফজর আগে বেরিয়ে যান আর ফজরটা এসে হারামে ধরলেন হয়তো আপনি রাত তিনটার দিকে যদি বেড়ে যান ফজরটা হারাই পেয়ে গেলেন আর ফজর পড়ে বা শুরু করে দিলেন আপনার তফ করা তফ হয়ে গেল সেই হয়ে গেল সকাল সকাল যখন হয়ে গেল দুপুরে খাওয়া দাওয়া করলেন মক্কাতে একটু রেস্টটা হয়ে গেল আর বিকেল বেলা বেরিয়ে গেলেন যাতে করে মাগরে বইতে হইতে আপনি কোথায় পৌঁছে যান মেনায় পৌঁছে কারণ বারো তারিখে রাত এগারোর পরে বারো তারিখে রাত আপনাকে যাপন করতে হবে অজীব জি হ্যাঁ এই করবেন বারো তারিখে আসবেন না কারণ বারো তারিখে স্থানীয় হাজিরা বিদায় ভিড় বেশি থাকবে তেরো তারিখে আসবেন না আসবেনই কিন্তু তেরো তারিখে যদি এই তফ করেন তো এখানকার লোকাল হাজিরা অনেক ভিড় করবে সেই ভিড়ে বয়স্ক মানুষ কষ্ট পাবেন বা মহিলাদেরকে নিয়ে কষ্ট পাবেন সুতরাং বারো তেরো তারিখে না আসাটাই ভালো শরীয়তি বাধা নাই আপনাদের সুবিধার জন্য বললাম যাদের সাথে আত্মীয় স্বজনরা দেশ থেকে আসছে তাদের ক্ষেত্রে বললাম জি কয়টা হইল তিনটা রুকন হলো চার নম্বর রুকন হচ্ছে সাফামার সাই করা সাফা সাই করা যদি হজের তামাত্ম করেন তো দুই সাই করতে হবে কারণ উমরার জন্য এক সাই হয়ে গেছে সেপারেট যেমন উমরা করেন নর্মালি আর হজের জন্য আলাদা সাই কিন্তু হজে ইফরাত যদি করেন অথবা কেরান করেন কেরানের ক্ষেত্রেও সঠিক মত হচ্ছে যে একটি সাই যথেষ্ট একটি সাই যথেষ্ট দুই সাই নয় জি হ্যাঁ চারটি তাহলে আর কানুল হজ হজের রুকুন এগুলো হচ্ছে ফরজ এমন ফরজ রুকুন যে এগুলো ছুটে গেলে হজ হবেই না অজেবাত অজেব কয়টি হ্যাঁ কে বলছে কে যে বলছেন হাত তোলেন একটু শুনতে চাইবো সেই জন্য হ্যাঁ সাতটি চলে সাতটি আটটি ছয়টি সব চলবে মানে মানে ব্যাখ্যা করা যাবে কেউ যদি ছয় বলে তোর ব্যাখ্যা আছে সাত বলে তোর ব্যাখ্যা আছে আট বললে ওর ব্যাখ্যা আছে এই জন্য কোনোটাকে ভুল বলবো না চলেন যে সাতটা বলবে সাতটা শোনাইতে হবে যে আটটা বলবে আট শোনাইতে হবে যে বলবে ছয়টাও ছয় শোনাইতে হবে কারণ সব হাজিদের জন্য সাতটি আটটি নয় চল শোনা কিন্তু ছয়টি সবার জন্য হ্যাঁ এক নম্বর মেকাত থেকে এরাম বাঁধা এই যে একটাকে বলছিলেন মেকাত থেকে এরাম বাঁধবেন এখান থেকে হজের নিয়তে যাচ্ছেন আর বিনা এরামে ঢুকে গেলে এরাম টেরাম করলেন না আপনি মক্কা ঢুকে গেলেন না চলবে না আপনাকে নিয়ত করে ঢুকতে হবে যে আমি হজের নিয়তে জি হ্যাঁ হজের নিয়তে বা উমরান নিয়তে এখন কমপক্ষে উমরান নিয়তে হজের তামাত্ম আপনাকে এখান থেকে নিয়ত করে ঢুকতে হবে কোনখান থেকে মিকাত থেকে জি তাহলে এখানে একটা কথা আর ভেঙে দিই মজা হবে কেউ যদি আইনকে ফাঁকি দেওয়ার জন্য ধরেন এ হারাম এখানে বাঁধলো না মিকাতে হারাম বাঁধলো না এমনি চলে গেল এমনি ঢুকতে দিয়েছে ওকে বা আগে গিয়ে চলে গেছে কিন্তু আগে থেকে নিয়ত আছে হজ করবো চলে গেছে আর তখন উমরাও করেনি এমনি ঢুকে গেছে হয়তো এমনি ঢুকতে দিচ্ছিল হয়তো এহরামের কাপড়ে ঢুকতে দিবে না ঢুকে গেছে ঢুকে যারা মক্কা থেকে এহরাম বাঁধছে তাহলে তার হজ হবে কি হবে না হ্যাঁ ওয়াজিব ছুটবে কিন্তু রুকুন আদায় হবে কারণ এহরাম তো করলো সে মক্কাতে এহরাম বেঁধেছে কিন্তু মিকাতে এহরাম বাঁধা ওয়াজিব ছিল সে ওয়াজিব ছুটেছে সেই জন্য দম দিতে হবে হ্যাঁ মিকাতে এহরাম বাঁধা হম মেনাই হ্যাঁ আগে যেগুলো সেগুলো আগেরটা আগে করেন না মেনায় যে আট তারিখের এটা অবস্থান অজেব না সোননাথ সোননাথ হ্যাঁ এটা চলবে না আরাফাই সূর্য ডুবা পর্যন্ত অবস্থান করা দেখেন আরাফাই দিনে থেকে যদি চলে আসে তো রুকুন আদায় হবে কিন্তু অজেব আদায় হবে না সূর্য অস্তমিত করা সূর্য ডুবিয়ে দেওয়া এটা হচ্ছে কি অজেব এলাল গরু হ্যাঁ ঠিক তারপরে যখন সকালবেলা রাত্রিবেলা আসলেন যে মোজদালিফাই সিরিয়াল সিরিয়াল তাহলে মনে থাকবে কিন্তু মোজদালিফাই রাত্রি যাপন তিন নম্বর অজেব এই রাত কাটানো মুজদালেফাই কিন্তু অজেব বাইরে থেকে গেলেন আসতে পারলেন না ভিড় বাড়ে না চলবে না দম দিতে হবে হ্যাঁ, মুজদালেফে ঢুকতে হবে রাতের কিছু অংশ হইল জি জি অথবা চলে আসলেন মুজদালেফে দেখছেন খুব ভিড় জায়গা নেই চলে আসলেন আপনি মেনাতে এসে আপনি খেমায় ঘুমাচ্ছেন তাহলে অজিব ছেড়ে দিলেন বোঝা গেছে জি হ্যাঁ মুজদালিফা রাত্রে যাপন তিন নম্বর চার নম্বর হ্যাঁ সকালবেলা আসার পর এ তরতিবে শুরু করেন সকালবেলা আসার পর কিন্তু বেশ কিছু ওয়াজেব আছে জামরাতে পাথর মারা এখানে বড় জামরা দশ তারিখে বড় জামরা আর এগারো বারো তেরো পর্যন্ত থাকলে তেরো তিন সাথে একুশটা করে প্রতিদিন পাথর মারা টোটাল মিলে ওয়াজেব শুধু একটাকে অজেব বলবো না কিন্তু অজেবের একটা অংশ হচ্ছে দশ তারিখে পাথর মারা সবচেয়ে উত্তম হচ্ছে এই চার দিন মিলে সত্তরটি পাথর মারা চার দিনে কয়টি হবে তিন সাথে একুশ করে হ্যাঁ তিন একুশ কত তেষট্টি আর দশ তারিখে সাতটি তাহলে তো হইল সত্তরটি সত্তরটি হলো না কিন্তু কেউ যদি তাজিল মানে তাড়াতাড়ি চলে আসে বারো তারিখে তাহলে একুশটা মাইনাস করে দেবেন একুশটা হ্যাঁ কমে যাবে বারো তারিখে আসা যায় যাচ্ছে কিন্তু উত্তম হচ্ছে তেরো তারিখ পর্যন্ত থাকা হয়ে গেল তাহলে কয়টা হলো চারটা হয়ে গেছে পাথর মারা দিয়ে প্রথমে এসে পাথর মারলেন চারটা হলো পাঁচ নম্বর কোরবানি করা কার জন্য সবার জন্য হজের তামাত্ম বা কেরান করলে কোরবানি করা যদি হজে এফরাত করে তো কোরবানি নাই তো যারা ওই আটটা করেনি কম করেছে তাহলে কোরবানি মাইনাস হয়ে গেল হাজার হাজার ধরেন ত্রিশ লক্ষ হাজি বা চল্লিশ লক্ষ হাজির মধ্যে কমপক্ষে এক দু লাখ হাজি তো এরকম হবে বা তারও বেশি হবে যারা এফরাদ তাহলে তোদের কোরবানি নেই কোরবানি বাজেব না কোরবানি করলে মস্ত শুননা জি হ্যাঁ পাঁচ নম্বর হয়েছে কোরবানি না ছয় নম্বরে মাথা মুন্ডন করা মাথা মুন্ডন করলে ভালো কিন্তু চুল যদি পুরো মাথা থেকে কাটে তবুও অজেব আদায় হয়ে যাবে দুটোর একটা করা জি হ্যাঁ একটা করলে অজেব আদায় হয়ে যাবে জি হ্যাঁ হ্যাঁ এই এখন আইএমএ তাসিকের যে রাতগুলি রয়েছে দশ তারিখের পর এগারো তারিখের রাত আর বারো তারিখের রাত তিন রাত না দুই রাত হ্যাঁ যে বলছেন হ্যাঁ ওকে বলতে দেন হ্যাঁ তিন রাত ওয়াজেব না দুই রাত ওয়াজেব দুই রাত ওয়াজেব দুই রাত হচ্ছে ওয়াজেব তাহলে ওয়াজেব আদে হয়ে গেল কিন্তু কেউ যদি বারো তারিখে যাওয়ার নিয়ত ওখান থেকে মেনা ছেড়ে যাওয়ার নিয়ত না করে আর এইরকম করতে করতে ওর সন্ধ্যা হয়ে যায় সূর্য ডুবে যায় তাহলে তখন তেরো তারিখে রাত্রি যাপন করা অজেব হবে তাহলে অজেব কার জন্য যে বারো তারিখের দিন গিয়ে সূর্য ডুবিয়ে দিবে যাব কি যাব না যাব কি যাব না করে অনিচ্ছকৃত যদি সূর্য ডুবে যায় ধরেন বারো তারিখে বিকেল বেলা পাথর মারা হয়ে গেছে আপনার জওয়ালের পরে মারতে হবে কিন্তু এগারো বারো তেরো এগুলোতে মানে দুপুর বেলার পরে পাথর মারার পরে গেলেন আপনি তাঁবুতে ওখানে বাস আসবে বলেছে বাস চলে আসবে তোমাদের জন্য সূর্য ডুবার আগে আসার পরে বা এই পাঁচটার সময় বাস চলে আসবে মা আজ কি আর পাঁচ ঘন্টা আসলো না রাত হয়ে গেল তো রাত থাকা অজীব হয়ে গেল নাকি না মোটেই না কারণ আপনি নিয়ত শেষ করে ফেলেছেন আমি তো চলে এসেছি এখন আমাকে নেয়নি হামলাওয়ালা শর্ত আছে যে আমাকে বাস দিবে হ্যাঁ হ্যাঁ যদি ওদের পক্ষ থেকে আগে বললে তো যে না বাস টাস নেই তুমি তোমার মতো করে তদবির করে চলে যাও তাহলে আপনি পাথর মেরে মেনা থেকে বাইরে চলে সূর্য ডুবার আগে আগে পাথর শেষ যে চামড়াটা আছে ওইটা পাথর মারার পরে একটু বেরিয়ে গেলি তো শেষ মেনা ইয়ে, শেষ মেনার সীমানা শেষ বস হয়ে গেল হ্যাঁ কয় নম্বর হলো হাতে ধরে থাকে কয়টা হয়েছে সাতটা হয়েছে কোনটার কোনটা দিয়ে মানে মাথা মুন্ডন দিয়ে মাথা মুন্ডন দিয়ে সাতটা হয়েছে আর কিছু আর কিছু আছে মাথা মুন্ডনের পর আর কিছু বললেন নাকি হ্যাঁ ওদের অবস্থান করা হ্যাঁ ওইটা দিয়ে সাতটা হলো জি হ্যাঁ জি জি জি ঠিক মবিত রাত্রি যাপন করা এগারো বারো তারিখ কমপক্ষে এই দুই রাত এটা হচ্ছে সাত নম্বর জাকাল্লা তারপরে আট নম্বরে বিদায়ী তওয়াফ যখন আপনি চলে আসছেন আর আপনারা তো এখানকার হাজিরা তাড়াতাড়ি চলে আসবেন সেই জন্য তখনই আর দেশের হাজিরে যেই দিন শেষ দিন ফ্লাইট আছে তার কয়েক ঘন্টা আগে মক্কা থেকে বের হওয়ার আগে বেশি আগে নাই যে চব্বিশ ঘন্টা আগে ও তফে বিদায় তফ করে তফে বেদা করে বসে আছে ওটা জায়জ নয় হ্যাঁ, তফে বেদা করার পরে দু চার দু চার পাঁচ ঘন্টা লেট হইতে পারে গেল তারপরে বাস আসছে আসে না এই দু চার ঘন্টা দেরি হয়েছে সেটা আলাদা কথা কিন্তু ধরেন চব্বিশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা আগে রাত্রে এর সাথে তফ করে চলে গেছে বিদায় তফ আর আসর হয়েছে আসেও না আর আবার নামাজ পড়তে আসছেন নামাজ পড়তে আসছেন আপনি হারামে এসছেন আবার বিদায় তফ করেন কোথায় বিদায় হলেন আপনি বোঝা গেছে না শেষখানে বিদায় তফটা হইতে হবে আপনাদেরকে বারো তারিখের পরে ওই রাত্রেই বেলা নিয়ে চলে আসবে আর না হয় তেরো তারিখের পরে নিয়ে আসবে বেশিরভাগ বারো তারিখের পরে নিয়ে চলে আসে সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট হাজিদেরকে তখন আপনি বিকালবেলা চলে আসলেন আসার পরে রাত্রিবেলা কি করবেন বিদায় তফ করে আর তারপরে আপনার বাসে চলে যাবেন কয়টা হইল আটটা হলো আটটা হলো সাতটা কেন করলাম কোনটা মাইনাস করলাম কোরবানি সকল হাজির জন্য নাই কোরবানি কার জন্য কেরান আর তামাত্মকারীর জন্য এফরাতকারীর জন্য আর কোরবানি মক্কাবাসীর জন্য নেই বলকেছেন কোরবানি কার নাই জালেকা লেমাল্লাম এখন আহলহু হাদিল মসজিদুল হারাম এই হজে তামাত্ম কেরানের যে কোরবানি সেটা ওদের জন্য যারা মসজিদে হারামে অবস্থানকারী মানে মক্কার বাসিন্দা নয় স্পষ্ট করা কেন তাহলে বোঝা গেল মক্কার লোকের জন্য কোরবানি অজেব না মক্কার লোকের আল্লাহ এখানে হক দিয়েছেন যে বাইরের লোকেরা কুরবানি করবে ওদের কোরবানি থেকে তোমরা খাও বুঝতে পেরেছেন না ওদের কিছু আল্লাহ বেনিফিট দিয়েছেন সুবিধা দিয়েছেন আচ্ছা আর আর একটা বিদায় তফ হ্যাঁ ওরা তো বিদায় হচ্ছে না সেজন্য মক্কার লোকেরা বিদায় তফ নেই ঠিক বলছেন আর আর একটা মাইনাস হবে কোনটা তেরো তারিখে না না তেরো তারিখটা না বিদায় তফ বিদায় তফ মহিলারা যদি সবগুলি কাজ সেরে নিয়েছে মানে তফ হেফাজা সেরে নিয়েছে আর মেনার রাত্রি যাপনও হয়ে গেছে অজব ছিল কারণ মেনাতে থাকার জন্য তো পাক থাকা লাগে না কিন্তু তফ করার জন্য তো পবিত্র থাকা লাগবে তাই না মাসিক চলে এসছে এই অবস্থায় বিদায় তফের জন্য বসে থাকবে নাকি না বসে থাকবে না তখন তাহলে মাসিক ঋতুতে ঋতুবতী মহিলা যদি হয় তাহলে বিদায় তফ তাদের ওপর থেকে মাফ তাহলে তাদের ক্ষেত্রে একটা কমে গেল তাদের ক্ষেত্রে একটা কমে গেল এইভাবে এই জন্য বললাম যে সমস্ত হাজিদের ওপর ছটা বাজে তাহলে এখন সমস্ত হাজিদের ওপর ছটা বাজে এইটিকে রিভাইজ করেন এক নম্বর মেকার থেকে এরা বাদা দুই নম্বর আরফায় সূর্য ডুবানো তিন নম্বর মুজদালেফে রাত্রি যাপন চার নম্বরে সকাল সকাল এসে পাথর মারা হ্যাঁ হ্যাঁ পাঁচ নম্বর হ্যাঁ, হ্যাঁ। আরে কোরবানি উল্লেখ করেননি তো আপনারা করেছেন কোরবানি করা কিন্তু কোরবানি সবার জন্য হ্যাঁ করেছেন হ্যাঁ কোরবানি করা তারপরে মাথা মুন্ডন করা হ্যাঁ কয়টা হইল কোরবানিটা বাদ দিতে হবে কোরবানি সবার জন্য যেহেতু নাই তো ছয়টা এই যে মাথা মুন্ডন সবার জন্য যেহেতু চুল ছোট করা এই ছয়টা হয়ে গেল বাকি তাহলে কোরবানি আর তফে বেদা বিদায় তফ আর কোরবানি কিছু হাজিদের জন্য আছে কিছু হাজিদের জন্য অজেব নেই সেই জন্য যারা আট বলবে সেটাও ঠিক সাত বলবে ওটাও ঠিক আর ছয় যদি বলে সমস্ত হাজিদের জন্য ছয়টা ঋতুবতী মহিলাদের জন্য একটা তখন কমে যাবে আর কিছু এখন কোনো প্রশ্ন থাকলে করেন আর না হইলে ওহ অনেক সময় হয়ে গেছে অনেক সময় কথা হয়েছে তিনটা বাজে নিত হম হজের প্রশ্ন হজের হজের প্রশ্ন হ্যাঁ হজের প্রশ্ন ঠিক আছে বিনা পারমিশনে সরকারি পারমিশন ছাড়া বিনা তাস্রিতে হজে যাওয়া হারাম না যাই ভাই প্রশ্ন করেছেন যে কিছু লোকেরা চোরাই পথে গাড়িতে করে এখানকার নাগরিকরাও করে আর বিদেশিরাও করে জায়েজ নয় হারাম যে নিয়ে যাবে যারা নিয়ে যাচ্ছে তাদের কাজটাও হারাম এই রুজি হালাল নয় আর যারা এভাবে যাচ্ছে তাদের এই কাজটিও হারাম গোনহার কাজ কারণ মুসলিম শাসকের বৈধ নির্দেশ মানা ফরজ অলিল আমর আল্লাহ ফরজ করেছেন কথা বোঝা গেছে এতে আপনার এবং অন্যান্য হাজি বয়স্ক হাজিরা নারী শিশু হাজিরা যারা আসছে দুর্বল হাজির আসে তাদেরকে উপকার করলেন তাদের ক্ষতি করলেন না সরকার আইনগুলো কেন করেছে বৃদ্ধ হাজিরা জীবনে একবার চান্স পেয়েছে আর আপনি যখন তখন চোরাই পথে যাবেন দিয়ে মানে কষ্ট দিচ্ছেন এদেরকে এই জন্য করেছে বৃহৎ স্বার্থে এই আইনগুলি তৈরি করা হয়েছে সুতরাং জায়েজ নয় যে নিয়ে যাবে সেও গুণাগার আর যে এভাবে অবৈধ যাবে বিনা পারমিশনে বিনা তাসরিতে হজে যাবে সেও গুণাগার হবে কথা বোঝা গেছে কিন্তু আর একটা মশলা এখন এই যে গুনা করে গেল গুনা আপন জায়গায় থাকলো কিন্তু তার হজটা ফরজ হজ হিসাবে কবুল হবে কিনা হজে মাবরুর তো হবে না কারণ যে হজে গুণা হয় সেটা হজে মাবরুর হয় না হজে মাবরুরের সব হচ্ছে জান্নাত নিশ্চিত জান্নাত কথা বোঝা গেছে নিষ্পাপ শিশু যে ভূমি সদ্য ভূমিষ্ঠ হয়েছে নিষ্পাপ ক্লিন হয়ে আছে যার আমল নামা ওই রকম ফিরে আসবে না হ্যাঁ রাজা কায়মিন ওয়ালাদা তুম ওই রকম আসবে না কিন্তু জীবনে একবার হজ ফরজ অবৈধ পন্থায় হজ করেছে চোরাই পথে হজ করেছে বিনা তাসরিতে হজ করেছে তার জীবনের ফরজটা আদায় হবে কি না প্রশ্ন আদায় হবে আদায় হজের ফর্জিয়া তাদের হয়েছে কারণ হজের রুকুন ঠিক আছে হজের অজেবগুলি ঠিক আছে আর সরকারের আইন মানা হজের রুকুনও না আর অজেব না মানে চারটার মধ্যে পড়ে না আর আটটার মধ্যে পড়ে না পড়ছে নাকি আট চার বারোটাতে যেহেতু ঘাটতি নেই সেজন্য তার হজটা হয়ে যাবে কিন্তু হজে মবরুর হবে না ভালো করে শুনে রাখে তার মানে করতে বললাম নাকি এটা আবার ভাবিয়ে না যে তার মানে করতে বললাম কিন্তু কেউ যদি করে নাই তো তার হজ ফাঁসেদ বাতিল নয় হ্যাঁ বরং তার হজ হয়েছে কিন্তু সে গুনহাগার গুনহার বোঝা সে উঠাবে আর তার হজের জীবনের ফরজিয়াত যেটা ফরজ ছিল জীবনের একটা হজ হয়ে গেছে তার জি হ্যাঁ মবরুর হয়নি আচ্ছা এতে আর একটা কথা বলি না হলে বুঝবেন না কারণ অনেকে হয়তো এই শরীয়তের হারাম বলে ভয় লাগে না কিন্তু দুনিয়ার ক্ষতি বললে নিশ্চয় ভয় আছে তাই না আমাদের অনেক দিনই ভাইরা যারা মদিনাই থাকতো জেদ্দাই থাকতো কথা বুঝতে পারছেন বিভিন্ন জায়গায় রিয়াজে থাকতো কারণ আমার তো সারা দুনিয়ার সাথে মানুষের সাথে যোগাযোগ আছে এখানকার সৌদি আরবের দিনী ভাই প্রত্যেক শহরে আমাদের কিছু দিনী ভাইরা আছে যারা আমাদের সাথে সহযোগী আলহামদুলিল্লাহ দাওয়াতি ময়দানে অনেক কি রাস্তাতে চেকপোস্টে ধরেছে চোরে পথে যাচ্ছিল ধরে নিয়ে যে হয়রানি চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ওই বাঁশে খেয়ে না খেয়ে থাকতে হয়েছে তারপরে হাজতে আর তেরো তারিখ পর্যন্ত তাদেরকে রাখা হয়েছে তারপরে তাদের ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়েছে ফিঙ্গার প্রিন্টের পরে ফিরিয়ে দিয়েছে আর কিছু বলেন তেরো তারিখ পর্যন্ত বেঁধে রেখে তাদেরকে হাজতে রেখে তারপর তখন ছেড়ে দিতে যাও নিজের নিজের কর্মক্ষেত্রে চলে যাও সফর করায়নি কিন্তু সাথে সাথে সফর করাবে না এটাও শুনে সাথে সাথে সফর করেন ওরা তো ভাবছিল সফর যখন করাইল না তো বেঁচেই গেলাম হয়তো কিন্তু শোনেন জি হ্যাঁ আমাদের একটা খাস ছাত্র দিনী ভাই ছিল মাদারীপুরের মদিনা মনাগরে থাকতো মদিনায় গেলে আমার প্রোগ্রামগুলি সবগুলির ক্ষেত্রে এক নম্বর দুই নম্বর সহযোগী ছিল যে জাউল্লাহ এত ভালো মানুষ নিন্দার মানুষ সেই ভাইও ফেসে যায় এতে মদিনা থেকে বেআইনি একটা বাসে যাচ্ছিল কোস্টারে আর তাদেরকে ধরে নিল তারপর ওখান থেকে জিদ্দা নিয়ে গেল হাজতে থাকলো তেরো তারিখের পর ছেড়ে দিল বাসমা টাসমা নিয়ে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আর তারপরে একামা যখন রিনওয়ালের সময় আসলো তখন আর একামা রিনওয়াল হলো না জানা আছে আইন আজকাল এত কড়া একামা রিনওয়াল হইল না শেষে এক্সিট চলে যেতে হয়েছে আর পাঁচ বছর সৌদি আরবে ঢুকতেই পারবে না এমনকি ওমরাতেও আসতে হবে কথা বুঝতে পেরেছেন এখন নাকি আরো কড়া দশ বছর আসতে পারবে না এরকম আইন হচ্ছে তারপরে এখন তো ফাইনটা আরো বেড়ে গেছে বুঝতেই পারছেন যে বাসওয়ালা নিয়ে যাবে গাড়িতে নিয়ে যাবে তারও ফাইন মনে হয় পঞ্চাশ হাজার রিয়াল না তারও বেশি কিছু আছে ফাইন আছে আগে পাঁচ হাজার ছিল কিন্তু পাঁচ হাজার নাই এখন কিন্তু ফাইন এটাও মনে করেন না এই নাইনটি আমাদের কোন ভাইরা শুনেছি যে ও পাঁচ হাজার পাঁচ হাজার করে গেরামা দিয়েছে হাজির নিয়ে যেতে গিয়ে তিন চার বছর আগে ওগুলো আইন গেছে আর পাঁচ হাজারের যুগ নেই তারপরে পাঁচ হাজার আর চাইতে বেশি যেটা ক্ষতি সেটা হচ্ছে আপনার হালাল রুজি ছেলে মেয়েরা আপনার বাপ মা খাচ্ছিল আপনার ওসিলে সবটাই বরবাদ হয়ে যাবে এইরকম কাজ করবেন না যাতে দুনিয়ার সর্বনাশ আখেরাতের সর্বনাশ এরকম কাজ করবেন না আপনারা জি হ্যাঁ মহিলার ক্ষেত্রে মহিলা নিয়ে আসলে মশলা জানা দরকার আর আপনি খামা খাই সব মশলা একটা লোক মহিলা ফ্যামিলি বলা নাই এখানে এইরকম মাসলা আমার মনে হয় আননেসেসারি হ্যাঁ গাইর জরুরি তারপরেও যখন জিজ্ঞাসা করেছে বেচারা জানার জন্য তো বলি তবে যেগুলো জরুরি বেশি ইম্পর্টেন্ট সেগুলো জিজ্ঞেস করেন কোনো মহিলার যদি তফ থামেন এটার উত্তর দিয়ে দিই কোন মহিলার যদি ঋতু মাসিক ঋতু চলে আসে তফে ফাদার আগে মানে যেটা রকুন তফ সেটার আগে তাহলে অপেক্ষা করবে বিদেশ থেকে আসলে তো অসুবিধা নেই বিদেশ থেকে আসলে তো অসুবিধা নেই কারণ তো থাকবেই আর হয়তো পনেরো দিন বিশ দিন থাকবে ঠিক আছে ইল্লা যারা একবারে প্রথম ফ্লাইটে এসছে তাদের কিন্তু চোদ্দ তারিখের পরে কিন্তু ফ্লাইট আছে ওদের একটু সমস্যা আছে হয়তো তো প্রথম কথা যদি থাকা সম্ভব হয় তাহলে থাকবে এখান থেকে গেছে কোনো ফ্যামিলি থাকা সম্ভব হলে থাকবে যদি থাকা সম্ভব না হয় থাকা সম্ভব না হয় তাহলে চলে আসবে যদি লোকাল হাজি হয় এখানে ফ্যামিলি নিয়ে থাকে তাহলে চলে আসে এখানে সমস্যা নেই কিন্তু যেহেতু তওয়াফ আদায় হয়নি এখনো তার রুকুন বাকি আছে হজের সেই জন্য স্বামী স্ত্রী মিলিত হইতে পারে সহবাস করতে পারবে না দৌড়াদৌড়ি থাকবে কথা বোঝা গেছে না আসবে এখানে তারপরে এক দু সপ্তাহ পরে হোক যত তাড়াতাড়ি সম্ভব যাবে গিয়ে তওয়াফ পাক হওয়ার পর পবিত্র হওয়ার পরে তওয়াফ করে চলে আসবে প্রথম কি বললাম থাকতে চেষ্টা করবে সেখানে থাকা সম্ভব নাই স্বামীর ডিউটি আছে সংসার আছে বাচ্চাদের রেগে গেছে ঝামেলা আছে চলে আসুক আবার যা গিয়ে তফ সেরে আসুক বুঝতে পেরেছেন জি হ্যাঁ বাইরে থেকে আর আসতেও পারবে না আর ফ্লাইট যদি ক্যান্সেল হয়ে যায় তো হয়রানির শেষ না এক এক মাস হয়তো বুকিং পাবে না চলতে থাকবে এরকম তাহলে কি করবে সেই ক্ষেত্রে একটা শেষ সমাধান আছে শেষ সমাধান শেখুল ইমিন রাহমাহুল্লাহ বলেছেন সেটা হচ্ছে শেখ ইবিন হোসেমিনও বলেছেন সেটা হচ্ছে আজকাল পাম্পার্স পাওয়া যায় পাম্পার্স বুঝেন কিনা যদি সেটা না হয় বাচ্চাদের যে আপনার পেশাব বা পায়খানা আদায় করার জন্য আদায় বড় বড়দেরও আছে ওটা হলে ভালো আর না হইলে কাপড়টা বড় দিয়ে যাতে রক্তটা বাইরে না পড়ে তারপরে একটা জাঙ্গিয়া প্যান্ট পরে নেবে যাতে খুলে না পড়ে আর তারপরে কি করবে বাক পবিত্র হয়ে গোসলটা করে আর তারপরে যদিও নাপাক অবস্থা আছে গোসল করি তারপরে গোসল করলে কিন্তু রক্ত কম কম আসে রক্ত মাসিক রক্ত কম আসে গোসল করার পরে উজু করার পরে মসজিদ হারামে ঢুকবে আর ঢোকার পরে তাড়াতাড়ি করে তফটা সেরে নেবে আর তফটা সেরে তো মসজিদ হারাম থেকে বেরিয়ে যাবে এটা হচ্ছে কি নিরুপায় অবস্থা দারুরাত তবিহুল মাহজুরা ফিক্ষের একটি কায়দা হচ্ছে যখন মানুষ নিরুপায় হয়ে যায় তখন নিষিদ্ধ কাজ বা কথা বা বিষয় হালাল হয়ে যায় হ্যাঁ যেমন হারাম জিনিস খাওয়া যাবে কখন খাওয়া যাবে নিরুপায় হলে খাওয়া যাবে যান বাঁচাইতে হবে আর জয় শ্রীরাম বলার জন্য বাধ্য করছে এমনি তো শির্ক কথা তো শির কিন্তু জায়েজ কিনা নিরুপায় হলে জায়েজ নিরুপায় হলে ওই রকমই এখানেও সে নিরুপায় আর আসতে পারবে না এত টাকা পাবে কোথায় যে আবার আসবে আর সেটা সম্ভাবনা যে বাংলাদেশ থেকে আবার এই তফ করার জন্য আসবে বাইরে যেসব হাজিরা তখন ওই রকম করবে জি হ্যাঁ যেই ভাই জিজ্ঞাসা করলো আল্লাহ যেন ওকে তৌফিক দান করে না আমার মনে হয় এসছে কেউ হ্যাঁ ওদের আত্মীয় স্বজন এসে তাহলে ঠিক আছে হুম ওই ভাই জিজ্ঞেস করছিল একজন হ্যাঁ প্রশ্ন হজের আগে হজ কত প্রকার বললাম কি কি তামাত্ম এরান এফরাত হজে তামাত বর্তমানে যেমন ওমরা করেছেন ওই রকমই একটা ওমরা করবেন মেকার থেকে এহরাম বাঁধবেন লাভবাহিক উমরা আর তারপরে মক্কা গেলেন ওমরা থেকে কি করতে হয় এহরাম করতে হয় হ্যাঁ তারপরে তফ করতে হয় সাই করতে হয় আর চুল কাটতে হয় বোঝা গেছে যদি সময় বেশি না থাকে অল্প সময় আছে চুল ছোট করবেন শুধু এটি ভালো আর যদি সময় থাকে যে আরো পনেরো দিন বিশ দিন আছে যেমন এখন যে হাজিরা চলে আসছে তারা মন্ডন করবে কারণ কয়েকদিন আবার চুল সপ্তাহ দু সপ্তাহে চুল হয়ে যাবে বড় হয়ে যাবে তওয়াফ নাতি বলছে উমরা করার পরে হালাল হয়ে থাকবেন আপনি যে কয়দিন সময় পাবেন এখানকার লোকেরা বেশি সময় পাবেন না তারপরে দুই ঘন্টা এক ঘন্টা আধা ঘন্টা সময় পান আপনি এটা বলে মনে করবেন সময় সংকীর্ণ হয়ে গেছে এক মিনিটও সময় পেলেন না আপনার উমরা করা হইল আর এদিকে সকাল হয়ে গেছে আট তারিখের অসুবিধা নেই উমরা করে সাথে সাথে গোসল করে ফ্রেশ হয়ে আবার আপনি এহরাম করে নেন আল্লাহবাইক হাত যান বলে হজে ঢুকে গিয়ে আপনি কোথায় চলে যান মেনা চলে যান আট তারিখে জোহরের আগে হইলেও চলবে এমনকি যদি আট তারিখে সকালবেলা বা কমপ্লিট করে তবু কোনো অসুবিধা না হজে তো করে কাছের হাজিরা অনেকে এরকম করে জোহরে আসলো তারপরে আট তারিখের পাঁচ অক্ত সলা তাদের করা মেনাতে সন্না এটা হজেব নাই জোহর আসর মাগরে এশা ফজর সন্না এটা না জি হ্যাঁ তো এইভাবে করবে কার কথা বললাম তামাত্মকারীর কথা তাহলে তামাত্ম মানে হচ্ছে ওমরা সেপারেট আর হজ সেপারেট ওমরা আছে এতে সেপারেট একবার কেরানে মিকাতে গেলেন আর দুটোর নিয়ে একসাথে কেরান মানে মিলিয়ে নাও দুটাকে মিলিয়ে নাও লব্বাইক অমরাতান ওয়াহাজান আল্লাহ আমি হাজির হয়েছি কিসের জন্য ওমরা হজ দুটোকে একসাথে নিয়ে মিলিত করে আল্লাহ নামাই তো পড়বেন না নিয়ত পড়াবে দাঁত গত সপ্তাহে আলোচনা হয়েছে আল্লাহ কেউ যদি বলে আল্লাহ মাইনি নাওয়াইতুল ওমরাত আল্লাহ মাইনি নাওয়াইতুল হাজ্জা ফায়াসের হুলি ও তাকাব্বাল হুমিন্নি সব বেদাতে বেদাতে কথা বুঝতে পারছেন কিন্তু লব্বাইক বলে আল্লাহ হাজির হয়েছি শোন না এটা নিয়ত পড়া না লব্বাইক পড়া মানে তালবিয়া আর এখানে আপনি শুরু করছেন লব্বাইক উমরান ওমরাতান ও হাজ্জান দিয়ে কেরান শুরু করলেন দুটো একসাথে মিলিয়ে আর দুটোকে একসাথে নিয়ে চললেন মাঝখানে আর হালাল হবেন না মক্কা যাবেন তফ যেটা করবেন সেটা সোননা তফে কত কেরান কেরানকারীর জন্য সোননাথ কিন্তু তামাত্মকারীর জন্য রকুন ফরজ ছিল কারণ সেপারেট যে তোমরা হচ্ছিল এটা শোন না আর তারপরে যদি এখন সাই করে রেখে দেন পরে আর সাই করা লাগবে না একটা সুবিধা যারা প্রেরান করবেন তাদের জন্য একটাই যেহেতু সাই বলেছি এখন যদি এই তফের সাথে সাথে সাই করে রেখে দেন দশ তারিখে এফ হাজার ভিড় বাড়ে আর সাই করা দরকার হবে না কিন্তু যদি আজকে না করেন শুধু তফ করে আপনি মেনা চলে গেলেন তাহলে দশ তারিখে এফ হাজার পরে আবার সাফা মারা কি করতে হবে সাই করে দেবো কারণ একটা সাই দুটোর জন্য যথেষ্ট কারণ দুটোর নিয়ত একসাথে যেহেতু মিলিয়ে নেওয়া হয়েছে হাজি এফরাত কি হজে এফরাত অবশ্যই আপনারা করবেন না কিন্তু যারা হয়তো নফল করছে আর টাকা পয়সার অভাব আছে অনেকে কিন্তু এফরাত করে আমাদের মোদী ইউনিভার্সিটির ছাত্ররা প্রথমটা হজে দামাত্ম করে আর তারপরে প্রায় সব এফরাত করে পয়সা বাঁচাবার জন্য পাঁচশো রিয়াল জি হ্যাঁ কোরবানি পয়সা অল্প এরকম যারা গরিব মানুষ আছে করতে পারেন সমস্যা নেই কিন্তু ওর চাইতে ভালো যে আপনি কি করবেন দশটি রোজা রেখে দেবেন হজে তামাত্ম করবেন তামাত্ম করবেন আর কি করবেন কেউ যদি কোরবানি না দিতে পারে তো সমাধান কি আল্লাহ বলছেন যে দেখো যারা হজে তামাত্ম বা কিরান মানে হজের সাথে উমরা ভোগ করবে তারা থামাস্তাই সারামিনাল হাজি যথাসাধ্য একটা কোরবানি করবে যথাসাধ্য উটের সাধ্য আছে উট গরু আছে গরু আর ভাগ আছে ভাগ আর গোটা আছে খাসি খাসি করতে হবে একটা হমাস্তামেশন হাজি সস্তা দামি যাই হবে এটা হইতে হবে মোট কথা যে শর্ত আছে কোরবানির জন্য তারপরে যদি না পারে হামাল নাজেদ ফাসিয়াম ও সালাসা তাই যাবেন ফিলাজ হজের দিনগুলিতে তিনটা রোজা রেখে নেবে বাস ঈদের দিনে না দশ তারিখে ভাই তার আগে রেখে নেবে গিয়ে মক্কায় আর না হলে এগারো বারো তেরো তারিখে রেখে নেবে মক্কাতে তিনটা রোজা রেখে আসতে হবে হ্যাঁ আর যদি কেউ নাও পারে ধরেন সময় পেল না আর করতে পারলো না অসুস্থ হয়ে গেছে এগারো বারো তারিখ আর এদিও গেছে এখান থেকে সাত তারিখ ছয় তারিখে বেরিয়েছে ওখানে গিয়ে সময় কোথায় হ্যাঁ তো ও রোজা রাখতে পারলো না তো দশটায় বাড়িতে এসে করতে পারবে বাকি সাতটা কোথায় করবে এ যা রাজা তোম বাড়িতে ফিরে আসার পর এখানে এসে করে নেবেন এটা সবচেয়ে ভালো আপনার কোরবানির ভয়ে পাঁচশো টাকা বাঁচাবার জন্য হজে এফরাত না করে হজের সময় হজে কেরান বা তামাত্ম করেন আর কি করেন দশটা শ্যাম পালন করে রোজা রেখে নেন এটা বেশি ভালো এটা হচ্ছে কোরআনী শিক্ষা জি হ্যাঁ হয়ে গেছে না তিন রকম হজে এফরাদে লব্বাইক হাজান বলে মিকার থেকে যাবেন আর শুধু হজ নিয়ে চলেন আপনার হজ ছাড়া আর কিছু নেই কিন্তু এটা হচ্ছে তিন নম্বর অনুত্তম উত্তম নয় মকরু নয় জায়জ এক নম্বর উত্তম হচ্ছে তামাত্ম করা সমস্ত সাহাবিকে তামাত্ম করিয়েছেন যাদের সাথে কোরবানি পশু ছিল না দুই নম্বর হচ্ছে কেরান করা তিন নম্বর হচ্ছে এফরাদ করা জি আর কিছু প্রশ্ন এহরাম অবস্থা যদি স্বপ্ন দোষ হয় কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আপনার ইখতিয়ারে নাকি ইচ্ছা করে বীর্যপাত না করলেই হলো ঠিক আছে খারাপ কিছু দেখতে গিয়ে অথবা স্ত্রীর সাথে এমন মেয়েতে উঠলেন জায়জি না এগুলো ফলার আফাস এরম অবস্থা এসব জায়জি নয় অনিচ্ছাকৃত হয় স্বপ্ন দোষ ইচ্ছা করে হয় না তো স্বপ্ন দোষ হয়ে গেলে আপনি যদি এহরামের এক্সট্রা কাপড় থাকে কাপড় বদলে নেবেন হ্যাঁ বিনা সেলাই দিয়ে বিনা সেলাই বদলাইতে হবে এই নয় যে মাঝখানে আপনি একটা সেলাই করার লুঙ্গি পরে নিলেন পায়জামা পরে নিলেন না চলবে না সেটা কথা বুঝতে পারছেন আর যদি দেখা যায় যে না রে ভাই আমার কাছে এটাই তো কাপড় তাহলে যেই জায়গাটুকুতে আপনার নোংরা বস্তু লেগেছে মানি লেগেছে সেই জায়গাটুকু ধুয়ে নেমে নোংরামি দূর করার জন্য পাকি বললাম না কেন কারণ বীর্য যা দিয়ে আল্লাহ শ্রেষ্ঠ মানুষকে তৈরি করেছে এটা পাক না না পাক এ নিয়ে ফোকাহাদের এখতলাফ আছে দুটি মত আছে একদল বলছেন পাক পবিত্র দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে আমাদেরকে নাপাক পানি দিয়ে নাই আর একদল আমাদের দেশে বলে যে নাপাক পানি দিয়ে আমরা তৈরি কিন্তু এত সুন্দর মখলুককে আল্লাহ নাপাক দিয়ে তৈরি করেনি এটাই ঠিক হাদিস মেলাগুলি দলিল এইটাই বলে এই জন্য কোরআনে কোনো জায়গায় বীর্যকে নাজেস বলা হয়নি নাপাক বলা হয়নি বলা হয়েছে মিমাইন মহিন হ্যাঁ তুচ্ছ পানি ঘৃণিত পানি এরকম বলা হয়েছে যেটা ঘৃণা লাগে সেটা সেম ফোটার মতো কাস ভিতরে আছে আপনাকে ঘৃণা লাগে না কিন্তু কাজটা যদি বেরিয়ে যায় তা আর গিলতে পারবেন না পারবেন পোটা যখন বেরোয়নি সর সট সর সট সর সট করছেন আপনি সর্দি লাগালো কিন্তু যখন বেরিয়ে যাবে আর ওটাতে রুচি হবে না কথা ঠিক কিনা কিন্তু পোটা কাস রুমালে মুছে যে আমাদের দেশে তো বাঙালি রুমাল তো বুঝতে পারছেন আমি কিন্তু পাকা বাঙালি আপনারা কাঁচা বাঙালি সৌদি আরবে এসে টিস্যু পেয়েছেন আর কি এই যে আলহামদুলিল্লাহ সবসময় রাখি আমাদের দেশে আবার ওই লুঙ্গির সাথেও পাওয়া যায় জানেন না কিছু কিছু লুঙ্গি আছে ওই লুঙ্গিগুলো আমরা ছোটদের খুব ভালোবাসতাম যে লুঙ্গির সাথে একটা ফ্রি কি পাওয়া যেত মোনাস পাওয়া যেত একটা রুমাল পাওয়া যেত এটা ভালো জিনিস এটা আমার ওয়ালিয়া ফিহা মা আর ওখরা এতে অনেক কাজ যেমন মুসা আলি সালাম বলেছেন যে লাঠি তেমন মেলা কাজ আছে তেমন আমার এই রুমালে মেলা কাজ আছে কথা বুঝতে পেরেছেন জি হ্যাঁ। ধরেন এই রুমালে আপনি কাশপোটা মুছে রেখেছেন হ্যাঁ তারপরে পকেটে নিয়ে থাকেন না অবশ্যই থাকছেন তো নাপাক নাকি না নাপাক নয় কিন্তু নোংরা এই কাশপোটা মুছা রুমালকে রাখতে পারবেন বাড়ি গিয়ে তাড়াতাড়ি ধুইবেন ওটাকে ঠিক না যার কাসপোটা লেগেছে তাদের দুই কারণ নোংরামি লেগে আছে কিন্তু নাপাক লেগে নেই ঠিক ওই রকম জি হ্যাঁ হাদি যারা পারবে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যারা হাদির পশু সামর্থ্য রাখে না জি হ্যাঁ কোনো সীমা নেই কোন সীমা নেই তিনটা ওখানে রেখে আসবে এটা হচ্ছে উত্তম সন্না এটাও কিন্তু অজেব ফরজ নয় হ্যাঁ হ্যাঁ আর বাকি সাতটা এখানে এসে যে কোনো সময় করতে পারে যদি জিলহাজ মাসে করে নেই তাহলে ভালো আর না হলে কোনো অসুবিধা নেই জিলহাজ মাস পরেও করতে পারে এইরকম কোনো সময়সীমা নেই জি আর ছেড়ে দেবো একজন একজন করে সুযোগ দেন আগে থামেন থামেন আর কেউ আর কারি আছে কিনা আর একজন একটা প্রশ্ন করবে ওই ভাই একটা প্রশ্ন করেছে লম্বা আর কেউ প্রশ্ন করেন না হলে ওনাকে দেবো চান্স কি হ্যাঁ পারল না এখানে এসে দশটা করবে এখানে এসে বাড়ি এসে দশটাই করবে এখানে এসে জি সন্ন্যতের খেলা হবে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ দেখেন আমরা আমাদের দেশের ভাষায় সবগুলিকে কুরবানি বলি সবগুলিকে কি বলি কোরবানি বলি কি কোরবানি এই জন্য বলি যে কোরবান মানে নৈকট্য তো এই জবাইয়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হয় সান্নিধ্য লাভ করা হয় সেই জন্য কোরবানিকে কি বলি কোরবানি এমনকি আরবরাও এখন শিখে গেছে কিন্তু কোরবানি বলে ওরা কোরবান বলে কোরবান কি বলে নাজবাহুল কোরবান কোরবান ওরা কোরবান আরবিতে শব্দটি কোরবান ওটাকে আমরা কি করেছি উর্দু মিডিয়াম করে দিয়ে কি করে দিয়েছি কোরবানি করে দিয়েছি জি হ্যাঁ আছে আচ্ছা না ওই আদম আদম আলি সালাম দুই ছেলে না অতুল আলিম নাবা ইবনাই আদাবিল হক ইদ কার্রাবা কোরবান ইদ কার্রাবা যখন দুইজনে কি করলেন কোরবানি করলেন মানে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য একজন কিন্তু পশু জবাই করে কোরবানি করেছিলেন আর একজন কিছু হ্যাঁ খাদ্য দিয়ে কিছু খাদ্য শস্য ছিল গমটম কিছু ছিল কিছু ছিল বোঝা গেছে না তার বোঝা গেল যে সাত কাটো কোরবানি কিন্তু আল্লাহর সান্নিধ্য লাভের জন্য জি হ্যাঁ তো কোরবানি আমরা সবগুলোকে ঢালাহারে কোরবানি বলি কিন্তু কোরবানি দুই রকম কোরবানি হচ্ছে দুই রকম হাজিদের কোরবানিকে হাদি বলা হয় হাদিসের ভাষায় কোরআনের ভাষায় কোরআনও আছে মিনাল হাদিয়ে মিনাল উজিহাতে বলেন জি হাদি আর বাড়ির কোরবানি সারা পৃথিবীতে যেগুলি হবে বিনা হজে তার নাম হচ্ছে উদহিয়া এই উদহিয়া বহু বচন আদাহি থেকে এই ঈদের নাম হচ্ছে ঈদুল আজহা ঈদের নাম হচ্ছে ঈদুল আধা আধা আমরা দ পড়তে পারি না হয় দা পড়ে দেবো যেটা ভুল আর না হলে জ পড়ি ওই জন্য ঈদুল আজহা বলি কি বলি ঈদুল আজহা ঈদুল জোহা বলবেন না কিন্তু ঈদুল জোহা যারা বলে ওরা ভুল বলে তো কোরবানি তাহলে দুই রকম বাড়ির কোরবানি হচ্ছে উজিয়ে আর হজের কোরবানি হচ্ছে হাদি এখানে হাজিদের জন্য হাদি ওয়াজেব যেমন বললাম যে অবস্থাগুলিতে হজের তামত্ত বা রান করলে আর বাকি অবস্থায় শোন না আর বাড়ির কুরবানি হচ্ছে সন্নাতে মোয়াক্কাদা ওইটা ওয়াজিব নাই সন্নাতে কার জন্য সামর্থ্যবানের জন্য যেই ব্যক্তি বাড়ির কোরবানি করবেন আপনারা অধিকাংশ হাজি নন বাড়ির কোরবানি করবেন তারা এই জিলহজ মাসের চাঁদ উঠা থেকে শুরু করে কোরবানি জবাই করা পর্যন্ত হ্যাঁ বা কোরবানির দিন পর্যন্ত ঈদ পড়া পর্যন্ত ঈদ পড়ে এসে জবাই করবেন আর নখ কাটবেন নখ চুল আর যেগুলো অপ্রয়োজনীয় হ্যাঁ, লোম পশম সেগুলি কাটবেন না অপ্রয়োজনীয় বললাম যেটা প্রয়োজন যেটা জরুরি ওটা কাটা যাবে যারা উদাহরণস্বরূপ যারা দাড়ি মন্ডন করেন তারাও এই দিনগুলিতে একটু ফেরেস্তা সেজে যান কথা বলছেন না কয়েকদিন ধরে দাড়ি কাটেন না কয়েকদিন ধরে দাড়ি কাটে দশ তারিখ এক তারিখ থেকে দশ তারিখ দাড়ি কাটেন বলছি কি ব্যাপার দাড়ি যে বড় হয়ে গেছে যে কোরবানি যে করবো কোরবানি করার জন্য আপনি এই কয়েকটা দিন দাড়ি কাটেন আর সারা বছর হারাম কাজ করছেন আপনি হারাম হারাম কাজ করছেন এরকম কাজ করিয়েন না আপনি আল্লাহকে ভয় করেন মানুষকে ভয় করিয়েন না আল্লাহকে রাজি করেন মানুষ মানুষকে আল্লাহ দূর করি মানুষের অনিষ্টকে আল্লাহ দূর করে দেবো আল্লাহ মুসিবতকে আল্লাহ হেফাজত রাখি জি হ্যাঁ জাজাকুমুল্লাহ খের হ্যাঁ তিনটা বাজতে যাচ্ছে লাস্ট একটা প্রশ্ন হ্যাঁ দাড়ি কেটে হজে যাচ্ছে হজের শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোনো হারাম নাজাজ কাজ না করে আর কোনো ফরজ হজে ঘাটতি না করে তো হজে মাবরুর হবে দাড়ি কাটা না কাটার সাথে হজের কোনো সম্পর্ক নেই কিন্তু ধরেন হজ করলো আর দশ তারিখে কি করলো মাথা মন্ডন করলো আর মক্কায় গিয়ে কোন একটা সেলুনে গিয়ে দাড়ি সেভ করলো যে দাড়িগুলো বড় সেভ করেনি তাহলে হজের দিনগুলিতে কি কাজ করলো হারাম কাজ করলো সেই জন্য হজ মগরুর হবে হজ শুরু করা থেকে নিয়ে শেষ পর্যন্ত সে কোনো গোনা করেনি কোন গোনা গোনা হচ্ছে দুই রকম এক হচ্ছে ওয়াজেব ফরজ ছাড়া আর না হইলে হারাম নাজাজ কোনো কাজ করা বা কথা বলা এগুলো করেনি তাহলে তার আর রুজি রুজি তার হালাল হইতে হবে হালাল রুজি দিয়ে হজ করেছে পাক পবিত্র ধন সম্পত্তি হজ করেছে তাহলে হজে মাবরুর ইনশা আল্লাহ তালা হবে কিন্তু যে জামাত ছাড়ে হজে কি জামাত ছেড়েছে শুয়ে থাকে জামাত হয়ে গেল ফজর মেনাতে পড়ে আছে কত আজি দেখলাম উঠে না জামাত ছুটে গেল হজে মাবরু শেষ জি অবহেলা ফরজ অবহেলা গেল মক্কা মক্কা যাওয়ার পরে ও রাত্রে তফ করলো রাত্রে ফিরলোই না সকালবেলা ফিরলো এগারো তারিখে রাত তিনটার দিকে চারটার দিকে ফিরছে সব করে খাওয়া দাওয়া করে হোটেল থেকে বা আসলো না হাজার হাজার লক্ষ লক্ষ হাজি আসে না দশ তারিখের দিন গিয়ে ওই রাতটাই এগারো তারিখে রাতে আসে না রোদের হজে মবরুর হবে না হজে মবরুর হবে না হজে আসার পরে বেদাত করলো হজে আসার পরে বেদাত করলো ওই যাই রিয়াল লাইন রিয়াল লাইন দুই রিয়াল দিয়ে যাই মসজিদ আয়সা মসজিদ তানিম আর একটা গ্রমরা করে মসজিদ যাই আর আসে যাই আর আসে আনাকুম জানাকুম এই বিদাত যদি করে হজর সফরে এসে তো হজে মবরুর হবে না মদিনা আসলো মদিনা নবীর দরবারে হাজিরা দিতে যাচ্ছে বিদাতি নিয়ত নেই সিরকি নিয়ত নিয়ে আসছে সুতরাং হজে মবরুর হবে না মদিনা এসে ওই সাতটা মসজিদ খুঁজে বেড়াচ্ছে সাত প্রত্যেক মসজিদে গিয়ে দুই রাখাত করে নফল পড়ছে হ্যাঁ সাবা মাসাজেদ খন্দকের কাছে আছে এইরকমই মদিনার বিভিন্ন জায়গায় বেদাত করছে ধরেন মক্কাতে গিয়ে হীরা পাহাড়ের গুহায় গেল আমি গেছি দেখার জন্য তামাশা দেখা যাবে কে কি করে আমি কোনো নেকির জন্য যাইনি কিন্তু নেকির জন্য গেলে কোনো হয়তো কিন্তু আমি যদি এমনি দেখতে যাই অসুবিধা নেই সর পাহাড়ে একবার উঠেছি দু আড়াই ঘন্টা লেগেছে আর হেরাতে উঠতে পঁয়তাল্লিশ মিনিট লেগেছে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগবে উঠেছি গিয়ে দেখি সব লাইন দিয়ে নামাজ পড়ছে একটা জায়নাজ পুরানা বিছানা আছে আর বিশেষ করে ওখানে পাকিস্তানি আর ইন্ডোনেশিয়ান এরাই সবচেয়ে বেশি তুর্কি বিভিন্ন দেশের আছে বাংলাদেশের আছে লাইন দিয়ে আছে আট দশ জন লাইন দিয়ে আছে ওই একজন করে দুই রেখা পড়ছে আর বেরোচ্ছে দুই রেখা করে বেরোচ্ছে ওই ছোট্ট একটি যে হেরা পাহাড়ের গুহা ওইখানে করে বেদাত হজ মৌসুমে হজ করতে এসে এই বেদাত গুলি যদি করে ওখানে দুই রেখাত নফল পড়েছে হেরাতে তাহলে হজ মকরুর হবে না কারণ বেদাত করা কি হারাম এক কথা বললাম হারাম কোনো কাজ করলে হজে মগরুর হবে না হজের সফরে হজের সফরে নাজাইজ কোনো কাজ করে বা হজের কোনো সন্ন্যতের খেলাফ কাজ করে যাচ্ছে তাহলে হজ মবরুর হবে না যথাসাধ্য এই জন্য সুন্নতগুলি পালন করার চেষ্টা করবেন সন্ন্যতে ঘাটতি করবেন না হজে অনেকে এত অলসের অলস বিয়ে পড়েই না এই যে তাইফ থেকে গেল মক্কা পর্যন্ত একবার লাভবাহিক পড়ে না আবার ওই মেনাতে আছে লব্বাই পড়লেন না আর আফা গেল দুইবার একবার পড়লো না পড়লো না কত সুন্নাত আপনি ছাড়লেন অথচ নবী সাল্লাহ আলি সাল্লাম লব্বাই কাল্লাম আল্লাহ তালবিয়া পড়তে পড়তে আওয়াজ গলা বসে গেছে আওয়াজ বসে গেছে আর আপনি গোয়েনে দশ বারো হয়তো লাব্বাইক আল্লাহ লাব্বাইক পড়েননি তাহলে কি করে আপনার এই মানে হজে মবরুর হবে এই বিষয়গুলি চিন্তা করবেন আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন ও ওসল্লাহ মোহাম্মদ আলী ওসাহী আজমাইন ওজাজাকুমুল্লাহ খের